www.almodina.com پانی الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایوہ الذین آمنوا لا تاکلوا الربا اضعاف المضافہ صدق اللہ مولانا العظیم সুদের ব্যাপারে কোরআন হাদিসের আলোকে আলোচনা চলছে আজকের বিষয়বস্তু হল বর্তমান দুনিয়ার সুদী কারবারকে নিষিদ্ধ করার বিপক্ষে যারা বিভিন্ন দলিল প্রমাণ যুক্তি উপস্থাপন করেন তাদের আরও কয়েকটি যুক্তির খণ্ডন এর পরে সুদের উপরে বাকি আলোচনা ইতিপূর্বে বেশ কয়েকটি যুক্তির খণ্ডন করা হয়েছে তারা একবার বলেছিল কোরআন শরীফের সুদের আলোচনা রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের শেষ যোগে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে তাই নবীজি সুদের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন তাই কোন সুদ স্পষ্টভাবে হালাল কোন সুদ হারাম এগুলা বলে যান নাই এই কারণে বর্তমান বাণিজ্যিক তেজারতি কমার্শিয়াল সুদকে সুদ বলা যায় না হারাম বলা যায় না রসুল যদি বেঁচে থাকতেন আয়াতের ব্যাখ্যা দিতে পারতেন তখন তিনি ব্যাখ্যা দিয়ে যাইতেন এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি দ্বিতীয় প্রশ্ন ছিল সুদের আয়াত যেগুলো আছে কোরআনে করিমের মধ্যে রিবা শব্দ বলা হয়েছে রিবা যে সুদ এই আয়াতগুলো মিলাল মোথা হাত আর মোতা হাতের ব্যাপারে সন্দেহযুক্ত আয়াতের ব্যাপারে অকাট্যভাবে হালাল এটা হারাম এই আয়াতের এই মর্ম এই আয়াতের এই মর্ম এটা মানলে মুসলমান থাকবে না মানলে কাভার হয়ে যাবে এগুলা বলা যায় না এটার জবাবও আমরা দিয়েছি যে এটা অত্যন্ত গলত কথা যে মোতাসাবেহাদ আয়াত রেখে আল্লাহ নবী চলে গেলেন কোরআন আসা বন্ধ হয়ে গেল অথচ কোরআনেই সুদক্ষুদ্দের বিরুদ্ধে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ডিক্লার করার হুমকি দিল আল্লাহ পাক কোরআনে যে জিনিসটা সাবে হাত স্পষ্ট কোনো ব্যাখ্যাই আসে নাই তার বিরুদ্ধে এত বড় ধমক ধমকি কেন আসবে তারপরে তারা বলেছিল কোরআনের আয়াত যেই মুহূর্তে নাজিল হয়েছিল তখন দুই প্রকারের সুদের কথা আসছিল এগুলা নাজায়জ একটা হইল বাকিতে লেনদেন করিয়া সময় মতো টাকা পরিশোধ না করিলে টাকার অঙ্ক বৃদ্ধি করে দেওয়া আর একটা হলো লোন দিয়া প্রতি মাসে মাসে সুদের টাকা উত্তোলন করল আর ঋণটা পরিশোধ করার সময় এক পয়সা বৃদ্ধি করল না এই দুই সুরতের ভিতরে দুই প্রকারের সুদ আরব জাহানে চালু ছিল আর এ ব্যাপারে কোরআন বলছে ওয়াহার রামার রিবা আমাদের বর্তমান ব্যাংকিং সুদ কমার্শিয়াল সুদের মধ্যে আমরা লোন দিতেই লোনের উপরে অতিরিক্ত অর্থ নির্ধারণ করে দিই যদি অতিরিক্ত অর্থ নির্ধারণ প্রথম থেকেই করে দিই এই সিস্টেম আরব জাহানে ছিল না তাহলে এটা কোরআনের আওতায় পড়ে না তাই কমার্শিয়াল সুদ কোরআনে নিষেধ করে নাই কোরআনে যে সুদ নিষেধ করছে ওই সময় আরব জাহানে যে প্রচলন ছিল সুদের সেগুলোই এটার জবাবও আমরা দিয়েছি যে আরব জাহানের ভিতরে চার প্রকারের সুদের কাজ কারবার ছিল তার মধ্যে এক প্রকার এমনও ছিল যে লোন দেওয়ার সময় অতিরিক্ত টাকা কত সুদ দিতে হবে সেইটাও নির্ধারণ করিয়া লোন দেওয়া হতো সুতরাং তোমরা শুধু দুই প্রকারের সুদ চালু ছিল আর দুই প্রকারের চালু ছিল না এমন কথা সঠিক নয় দলিল প্রমাণ সহ পেশ করা হয়েছে এইটাও চলে গেল এরপরে তারা প্রশ্ন উত্থাপন করেছিল যে কোরআন শরীর মধ্যে যে সুদকে হারাম করা হয়েছে সে সুদ হইল ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে গরিবদের নেওয়া লোনের উপরে সুদ যারা নিজের একান্ত প্রয়োজন নিবরণের জন্য যা না হইলে নয় এমন জরুরত পূরণের জন্য বড়লোক থেকে কিছু টাকা নিলেও আর বড়লোক সে টাকার উপরে সুদ বসাই দিল এটা একটা অন্যায় এই গরিবের প্রতি এটাই আরবে ছিল সুদ এটাই প্রচলন ছিল এটাই শরীয়তে নিষেধ বর্তমান কমার্শিয়াল সুদ যেটা চলছে বাণিজ্যিক সুদ বড়লোকদের বিজনেসের জন্য লোন নিয়ে লোনের উপরে নির্ধারিত সুদ এটা আরব জাহানে ছিল না তাদের কাছে এই সুদ পরিচিতও ছিল না তারা জানতো না তাই এটা কোরআন হালিসে হারাম করে নাই বরং এটা উনিশশো সালের আবিষ্কার এর পূর্বে এই জাতীয় কোনো বিধান ছিল না এর উত্তর গত সবকের ভিতরে অনেক বিস্তারিতভাবে এটা আমরা বলেছি দা সারমর্ম দাঁড়াইল বহু দলিলের দ্বারায় যে সেই যুগে কমার্শিয়াল লোন নেওয়া দেওয়ার প্রথা প্রচুর আকারে ছিল স্বয়ং কোরআন শৈবের সুদের আয়া সুরায় বাকারার অবতরণ হওয়ার পিছনে কিন্তু বনু সফিব আর বনু ওই কমার্শিয়াল বাণিজ্যিক লোনের উপরে যে সুদ বসাইছিল বনি সকিব এই সুদের দাবি করার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আয়াত অবতীর্ণ হয়েছে এইগুলা সবের জবাব হয়ে গেছে আরেকটা জবাব আমরা দিয়েছিলাম সেই উত্তরটা হইল কোরআন এবং হাদিস শরীয়ত যখন কোনো মোয়ামালাকে জায়েজ বলেন বা না জায়েজ বলেন তখন ওই মোয়ামালার ধরন কি রূপ কি শেকল কি এইটার উপরে হিল্লতার হুরমত জায়েজ না জায়েজের বিধান দেন না কোরআন হাদিস যেটা দেয় সেটা হলো মৌলিকভাবে ওই লেনদেনটার হাকিকত কি মাহিত্য কি এটার প্রকৃতি কী লেনদেনের ধারণা মাহিত্যের উপরে জায়েজ না জায়েজের ফয়সলা হয় যোগে যোগে এটার রূপ ধরন পাল্টিতে পারে রূপ পাল্টাইবার দ্বারায় মাসলা বিগাড়বে না তাই সুদের হুরমত নিষিদ্ধ হওয়ার কারণ ছিল পানা বা দেনার উপর অতিরিক্ত টাকা নির্ধারণ করিয়া দাবি করা এটা হলো হাকিকত এটা হলো মাহিত্য সুদের এই মাহিত্য গরিবের দনির সর্বক্ষেত্রে কমার্শিয়াল লোন আর প্রাইভেট ব্যক্তিগত লোন সর্বস্তরের লোনের ভিতরে এই হাকিকতটা বিদ্যমান তাই হাররাম আর রেবার ভিতরে এগুলা সব এসে গেছে সব হারাম আমি এতক্ষণ যাবৎ যে কথাগুলো বললাম এগুলো এক একটি প্রশ্ন যারা সুদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান করতেছেন কিছু নামদারি মুসলমান সংস্কারপন্থী ইসলামের নামে এদের কিছু যুক্তি উপস্থাপন করেছি আজকে আরও দুইটি তাদের যুক্তি নিয়ে আলোচনা করব তাদের আরেকটি যুক্তি যেটা আজকের আলোচ্য বিষয় সেটা হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বাবু কাউলিল্লাহি তালা ইয়া ইহল্লাদিন আমানুল্লাহ তাকুল রিবা আফ আফান মুজাফা সুরায় আলী ইমরানের একশত তিরিশ নম্বর আয়াত এই আয়াত ইমাম বুখারি প্রথম সুদের উপরে বাপ কায়েম করিয়ে এই আয়াতটা লিখছেন এবং আমরা এটাও পড়েছি কোরআন শরীফের চারটি সুরার মধ্যে সুদ সংক্রান্ত আলোচনা আসছে তার ভিতরে মোমেন মুসলমানদের উপরে সুদ স্পষ্ট হারাম করার ঘোষণা এই আয়াতটা প্রথম আয়াত সুরায় আলে ইমরান বলো আয়াত নম্বর একশো তিরিশ তারা বলছে এই আয়াতটার দিকে যদি লক্ষ্য করুন আয়াতটার দিকে আপনারা লক্ষ্য করুন এই আয়াতের মধ্যে আল্লাপাক বলছেন হে ইমানদারেরা তোমরা সুদ খায়ও না আজ আফান আফা দ্বিগুণ সুগুণ সুদ গ্রহণ করিও না চক্রবৃদ্ধিওয়ালা সুদ গ্রহণ করিও না আফান দ্বিগুণ মোজাফা দ্বিগুণের দ্বিগুণ চার গুণ মূলধন থেকে সুদের হার যদি ডাবল হইয়া যায় রিডাবল হইয়া যায় চোডাবল হইয়া যায় এমন ধরনের বেশি মাত্রায় যদি সুদ বসানো হয় সেই ইমানদারেরা লা কুলুর রিবা এই সুদ কিন্তু হারাম তোমাদের জন্য খাওয়া যাবে না এটা প্রথম আয়াত ইসলামের মুসলমানদের জন্য সুদ হারাম করার সর্বপ্রথম আয়াত আমরা আয়াতের বিশ্লেষণ প্রথম আলোচনায় করেছি কোরআনের কয়টি আয়াত কোন কোন সুরাতে সুদের ব্যাপারে কি কি বলা হয়েছে সব কিছু তাহলে মুসলমানদের জন্য সর্বপ্রথম আয়াত যেটা অবতীর্ণ হইল এই আয়াতের ভিতরে আজহাফ আর মুজাফা বলিয়া আল্লাপাক বললেন চক্রবৃদ্ধি সুদ যেটা মূলধন থেকে সুদের মাত্রা সমান বা বৃদ্ধি হয় এই ধরনের সুদ যারা বসায় লেনদেন করে এটা করিও না এই সুদ দিবাও না এই সুদ খাই খাওয়াও না তাদের দাবি হলো বর্তমান আমাদের কমার্শিয়াল ব্যাংকিং সুদ সুদি ব্যাংকে যে লোন লোন দিয়া সুদ ধারণ নির্ধারণ করে এটা আফান মুজাহাফাত চক্রবৃদ্ধির উপরে বর্তায় না বরং ব্যাংকের টাকা সুদ নিতে হইলে সুদের মাত্রা পরিমাণ হয় চার থেকে ছয় পার্সেন্ট শতকরা চার টাকা পাঁচ টাকা ছয় টাকা পর্যন্ত সুদ দেওয়া লাগে ব্যাংকে আর এটো মাত্রা কমে আর বাড়ে ব্যাংকের কাছে টাকা বেশি পরিমাণ থাকলে আর পুঁজিবাদী অর্থবিদরা ব্যবসায়ী কম হইলে তখন লোনের ডিমান্ড যদি কম হয় আর টাকার সাপ্লাই যদি ব্যাংকে বেশি হয় তখন সুদের হার কমে যায় দুই পার্সেন্টের মধ্যে আসে আর যেই দেশে ব্যবসা বাণিজ্য খুব গরম চলছে সব মানুষ ব্যাংকের দিকে যাচ্ছে ছুটে টাকা দাও ব্যবসা করতেছি ব্যবসা লাগাবো সেখানে টাকা হয় কম ডিমান্ড হয় বেশি লোনের তখন লোনের উপরে সুদের মাত্রা বৃদ্ধি হয় বৃদ্ধি হইতে হইতে ছয় পর্যন্ত যাক ধরলাম সাত আট পর্যন্ত যাক অসুবিধা নেই তাইলে শতকরা একশোটা যদি নাকি সুদ হইত শতকরা সৎ যদি সুদ হইত তাহলে আজ আবার মুজাফার অন্তর্ভুক্ত হইত যখন শতকরা মাত্র আট পার্সেন্ট সুদ হইল এই কম পরিমাণ সুদটা তো আজ আবার মুজাহাবা চক্রবৃদ্ধি হইল না তাইলে এটা কেন না জায়াজ হবে কোরআন তো যে আয়াত দিয়া না জায়াজ বলতেছেন সেই আয়াতের মধ্যেই আজ আফান মুজাহাফান কন্ডিশন লাগাই দিছে কথা বুঝো নাই তার অর্থ কি দাঁড়াইল তারা কমার্শিয়াল সুদক না জায়েজ বলে কখন যদি সুদের হার কি হয় ডাবল ডাবল হয় যেটা চক্রবৃদ্ধি হারে হয় যেহেতু এরকম নয় বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং সেক্টরে তাই এই সমস্ত সব সুদ জায়েজ এটাকে না জায়েজ বলিয়া নতুন কোনো পন্থা বের করা লাগবে না সুদী ব্যাংকের সঙ্গে কারবার করা বৈধ হবে এই প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে রাখতেছি প্রথম উত্তর হইল কোরআন শুভের আয়াত দিয়ে যারা এরকম দলিলার যুক্তি দিল তাদেরকে বলতে চাই কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা করতে হইলে শরীয়তের কতগুলা মূলনীতি আছে মূলনীতিকে অবলম্বন করিয়া কোনো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে আপনার নিজের মন মতো করলে চলবে না কোরআনের বিধিবিধানের মধ্যে একটা বিধান হইল যদি কোনো একটা বিষয়ের উপর একটা বিষয়ের উপরে কোরআনে করিমে একাধিক আয়াত যদি আল্লাহাক অবতরণ করেন সেই ক্ষেত্রে কোন একটি আয়াতকে সামনে লইয়া ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না বরং কোরআনের সব আয়াতগুলোকে সামনে রাখিয়া একটা সঙ্গে মিলাইয়া এরপরে সমস্ত আয়াতগুলোর থেকে তার সার সঙ্গে বের করতে হবে এটা কোরআনের কি মূলনীতি কোরআনের সুরায় আলী ইমরানের আয়াত যেমন নাজিল করছে কোরআনের সুরায় বাকারা ছয়টি আয়াতও নাজিল করছে কিনা বলুন বলুন ছয়টি আয়াতের ভিতরে এক আয়াত এমন আছে কি রিবা ইংকুং হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা যারা সুদের কারবার করেছ তারা মূলধন রাখিয়া সুদের অবশিষ্ট সব টাকা তোমরা বর্জন করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদের ব্যাপারে যদি এক টাকাও পাও লক্ষ টাকাও পাও সব অবশিষ্ট সুদকে তোমরা বর্জন করতে হবে আল্লাপাক বলছেন না বলেন না যদি তোমরা মোমেন হও মোমেন দাবি করবা আবার হে বনু সকিবরা বনু মুগিরার থেকে সুদও দাবি করবা এই দুটা একসঙ্গে জমা হবে না ইমান থাকলে মূলধন দিয়েছ মূলধন নিবা এক টাকাও সুদ নিতে পারবা না দারুমা বাকিয়া মিনার রিবা ত্যাগ করতে হবে আর যদি সুদের টাকা ত্যাগ না করো গ্রহণ করো তাহলে ইমানদার বলার দাবি ছাড়তে হবে এই আয়াতের সানে নজল তোমাদেরকে বলেছি আমি আগে ওই বনসকিবে টাকা লোন দিয়েছিল কাকে বনমুগিরাকে রাখে তাদের উপরে সুদের টাকা দাবি করছিল তারা বলছিল আমরা মুসলমান তোমরা মুসলমান সুদ তো না জায়েজ তারা বলেছিল আমাদের নবীল ইসলাম আমাদেরকে দরখাস্তের পরে অনুমোদন দিয়ে দিয়েছেন সুদের টাকা গ্রহণ করার জন্য তারা বলে আমরা এক পশে দিতে পারবো না দিব না তখন বিচারে গেছিল আত্মাবিনে উৎসাহিত রাজি আল্লাহ তালার কাছে তিনি মাক্কার গভর্নর তিনি এই বিচার পাড়েছেন মদিনার বুকে নবী আল ইসলামের সামনে আল্লাহ নবীর কাছে যখন উভয় উভয় দল উপস্থিত হইল তখন এই আয়াতে সুরা বাকারাগুলা অবতীর্ণ হইল এই আয়াতটি অবতীর্ণ হইল এই আয়াতে কি বলা হইল হে বনু সাকিফরা ইনকুন্তুম মোমেনিন তোমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মোমেন হইছ মোমেন যদি হইছ এই দাবি করো জারু মা বাকিয়ে মিনার রাবা রেবা সংক্রান্ত সমস্ত টাকা তোমরা ত্যাগ করতে হবে এক পয়সাও এদের থেকে চাওয়া যাবে না এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে বনে ইসাক বলেন আমান্না ওয়া সাল্লাম না হে আমাদের মাহবুব নবী যা বুঝছিলাম সব ত্যাগ করলাম আমরা আল্লাহর উপরও রাজি নবীর উপরও রাজি আমরা এভাবে করব ওয়াজারু মা বাকিয়া রেবার মধ্যে এটা চক্রবৃদ্ধিওয়ালে কোনো রেবা ছিল না কেন বনু বনমুগের ভিতরে বিশাল অঙ্গের টাকা লেনদেন হয়েছে এটা বর্তমান দুনিয়ার কমার্শিয়াল সুদের লেনদেনের মতো লোনের লেনদেনের মতো ব্যাংকিং সেক্টরের মতো কথা বুঝো নাই সেখানে এমন না যে এক টাকা জায়গা দশ টাকা দিতে হবে এমন ছিল না একটা নির্দিষ্ট হারে সুদ ছিল এটাকে জারু মা বাকি বা বলছেন তাছাড়া এই আয়াত এখানে শেষ নয় এই আয়াতের পুরা বিশ্লেষণ সামনে আয়াত ফাইন তবুতম ফাইন তবুতম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন যদি তোমরা ওই সুদের দাবির থেকে তবা করিয়া ফিরে আসো ইমানদার হইয়া তোমাদের জন্য ফালাকুম রুউসু আমওয়ালিকুম একমাত্র মূলধন তোমরা পাবে মূলধনের বাইরে এক পয়সা তাহলে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবার অর্থ কি অর্থাৎ রিবা সংক্রান্ত এক পয়সা তোমরা নিতে পারবা না তোমরা নিতে পারবা কোনটা রুসু রুসু আমল কি মূলধন আচ্ছা যদি বেশি সুদ হইলে হারাম কম সুদ হইলে কি হালাল হইত চক্রবৃদ্ধি না হইয়া কম হইলে হালাল হইত তাহলে এখানে আল্লাহ বলতেন ওয়ালাকুম রুসু আমওয়ালিকুম ওয়া সাইউন ইয়াসিরুন মিনার রিবায়ে তোমরা মূলধনও পাইবা আর অল্প পরিমাণে সুদও তোমরা পাইবা বেশি পরিমাণে সুদটা তোমরা পাইবা না এমনি বলা হইতো না আল্লাহ পাক স্পষ্ট করেছেন রুস আমওয়ালিকুম শুধুমাত্র মূলধন নিতে পারবা এরপরে এক পয়সা তোমার জন্য হালাল না কথা বোঝো নাই বোঝো নাই কথা তাইলে আমরা এই আয়াত সুরায় বাকারার আয়াতগুলো যেখানে বিস্তারিত সুদের বায়ান সুরা আল ইমরানের আয়াতটা ইয়াফা দুইটি আয়াতকে সামনে নিলে তখন দুইটি আয়াতেই সুদ সংক্রান্ত একই বিষয়ে দুই আয়াতকে মিলেয়া যখন দেখব তখন বুঝে আসবে যে মূলধন ছাড়া এক টাকাও হারাম চক্রবৃদ্ধি হোক আর চক্রবৃদ্ধি না হোক পাওনার উপরে পাওনার উপরে এক পয়সা বৃদ্ধি হইলে সেটাও সুদ হারাম নিতে পারবে শুধু রুসুল আমওয়াল মূলধন আর কিছুই না এখন প্রশ্ন হইল তো সুরা আলী ইমরান আয়তের কি অর্থ হবে আজাফার মুজাফা এটার অর্থ হইল ওই আরব দুনিয়াতে মানুষ সুদের কারবার যারা যারা করত সবাই শুধু মূলধনের উপরে একটুখানি অতিক্রম একটু বেশি দাবি করত না কোনো কোনো সময় তারা চক্রবৃদ্ধির সুদের কারবারও করত তাইলে ওই আয়াতে চক্রবৃদ্ধি সুদের মাসলা আজ আবান মোজাফা এটা একটা বাস্তব গঠন নিরিখে এটা অবতীর্ণ হয়েছে তোমার সুদের কারবার করো তো করো আরো চক্রবৃদ্ধি সুদ করো এটা আরও বড় খারাপ এইটার সেনাত এইটার ভয়াবহতা এটার নিন্দা বেশি পরিমাণে প্রকাশ করার জন্য আল্লাপাক আজ আবান আফা অতিমাত্রায় দ্বিগুণ চুগুণ এই শব্দ এটা সংযোগ করছেন এটা কয়েদে এহতরাজি না এটা কয়েদে এত্তেফাকি অর্থাৎ এটাকে কন্ডিশন স্বরূপ নিয়ন্ত্রণ স্বরূপ শব্দটা দেওয়া হয় নাই বরং এই শব্দ আনা হয়েছে বাস্তবতা নিরিখে যারা যারা চক্রবৃদ্ধি হারে ওষুধ খায় তাদের এই অপরাধটা অত্যন্ত ঘৃণার বস্তু এটা সানাত তার বুড়াই তার ভয়াবহতা তার খারাপই বেশি মাত্রায় প্রকাশ করার জন্য আল্লাপাক আয়াতের মধ্যে শব্দটা যোগ করছেন যদি আমি এইভাবে বলি তখন দোনো আয়াতের অর্থ কি হয় ঠিক হইয়া যায় অর্থাৎ সুরা বাকারাত থেকে বুঝলাম রুসু আমাল স্পষ্ট কথা মূলধন ছাড়া আর এক টাকাও নেওয়া জায়াজ হবে না আর এখানে চক্রবৃদ্ধি কেন বলল এক টাকা যেমন জায়েজ না এক টাকার বিনিময়ে দশ টাকা চক্রবৃদ্ধি এরা আরও জায়েজ না ওইটাও জায়েজ না এটা আরও জায়েজ না এটা আরও খারাপ এই আরও খারাপ বেশি মাত্রায় খারাপ এই শব্দটা বোঝার জন্য এই আয়াতের মধ্যে আজ আবার মজা হয়ে এসেছে এই জন্য আসে নাই এক টাকা লোন দিয়া দশ টাকা দাবি করলে আর মোজাবার তাহলে না জায়েজ হবে এর কম হলে জায়েজ হবে অর্থ দিয়ে এটা বলি তাহলে যেই সুরা বাকারের ভিতরে ওয়ালাকুম রুসু আমু আলিকুম ওয়ালাকুম রুসু আমু আলিকুম তোমরা একমাত্র মূলধনে পাইবা এক টাকাও বেশি দাবি করতে পারবা না এই আয়াতের মর্মই হবে না এই আয়াতের অর্থই ক্যান্সেল বাতিল হয়ে তোমরা কথাটা বুঝতে পারছো এর আরেকটা জবাবও দিই বরং এই জবাবটা প্রথম জবাবের সহায়ক প্রথম জবাবের সারমর্ম কি কোরআন শরীফের সব আয়াত দেখতে হবে একটি আয়াত দরিয়া মর্ম উঠাইয়া তার উপরে আমল করা যাবে না যদি একই বিষয়ে একাধিক আয়াত নাজিল হয় আমরা সবগুলো আয়াতকে সামনে নিয়ে দেখলাম যে আজ আবান মোজাফা এটা কন্ডিশন হিসাবে আসে নাই শর্ত হিসাবে আরোপ করা হয় নাই এইটা একটা বিশেষ গিনার গ্রিনার বস্তু হিসাবে চক্রবৃদ্ধি সুদ এটাকে প্রকাশ করার জন্য দেওয়া হয়েছে মূলত আসল বিধান হইল ফালাকুম রুসু আলিকুম লাতাজরিমুন এক পয়সা নেওয়া যাবে না মূলধনের উপরে এটা আমাদের আয়তের অর্থ দাঁড়িয়ে গেল এখন আপনি প্রশ্ন করতে পারেন কোরআনে করিমের আয়াতের ভিতরে কোন কোন শব্দ যে এইভাবে যোগ হয় এই শব্দের দ্বারায় এটা কি একটা কন্ডিশন স্বরূপ আসে না শর্ত স্বরূপ আসে না শর্ত ছাড়াও কি এরকম শব্দ ব্যবহার হয় কিনা যেমন সুরা আলে ইমরানের ভিতরে আজাবার মোজাফা আসলো এরকম আরও নজির কোরআনে আছে কিনা আমরা বলবো আর একটা বিধান কোরআন সম্পর্কে উম্মতের জানতে হবে সেটা হলো তিরিশ পারা কোরআন কিন্তু আইনের বই নয় শুধু আইনের বই নয় কোরআনে করিম হইল হেদায়তের বই হুদাল্লিনাস এই হেদায়তের বইয়ের মধ্যে আইনও আছে নসিয়তও আছে উপদেশও আছে পরামর্শ আছে সবগুলা মিলিয়ে একটা হেদায়তের গ্রন্থের নাম হলো কোরআন এটা আইনের বই যেমনে লেখে একটা গত এমন একটা বাক্য লিখলো এই বাক্যের প্রত্যেকটি শব্দ কন্ডিশন একটি শব্দের মাহিত্য বিলুপ্ত হইলে আইনটা বিলুপ্ত হইয়া যায় এমনটি কিন্তু কোরআনের সব জায়গায় হয় না কারণ কোরআন তো আইনের বই নাই আল্লাহ আইনের বই লেখা নাই এটা কথা বুঝিও আইনের বই নয় কিন্তু কোরআনের মধ্যে আইন আছে না নাই বুঝতে হবে আবার ভিন্ন অর্থ হয়ে যাবে যে কোরআন আইনের বই না হুজুরে কি বলল আইনের বই নয় আইনের বই হিসেবে কোরআন তিরিশ পারা আসে নাই বরং কোরআন করিম হেদায়তের জন্য তিরিশ পারা আসছেন এর মধ্যে আইনও আছে গাইনও আছে বুঝছো না কথা মাত্র পাঁচশোটি আয়াত বিধিবিধানের আয়াত ছয় হাজার ছয়শো আয়াত প্রসিদ্ধ মত অনুসারে পাঁচশোটি আয়াত বিধিবিধানের আরগুলা কিসের ওয়াজ নসিয়ত উপদেশ পরামর্শের আল্লাপাক মানুষের জমিনকে চাষ করে ওয়াজ নসিয়ত কেসাস আমসাল মেসাল উপমা দিয়া দিয়া অতীতের বিভিন্ন লোকের কাহিনী বলে বলে মুসানবীর কাহিনী ফেরাউনের কাহিনী নমরুদের কাহিনী কেসাস যখন জমিন চাষ করিয়া দিল মনকে চাষ করিয়া একদম নরম উপযোগী করে ফেলবে তখন একটা বিধান দেয় যাতে এই বিধানটা উম্মত পালন করতে কোনো সমস্যা না হয় এই জন্য নসিহত উপদেশের আয়াত বহু বেশি বিধানের আয়াত মাত্র পাঁচশোটি তাহলে সমষ্টিগত পুরা কোরআনে করিমটা আইনের বই বললে ভুল হবে এটা হেদায়তের কিতাব যেই কিতাবে আইনও আছে উপদেশও আছে ওয়াজও আছে উপমও আছে কাহিনীও আছে বোঝার নাই কথা সুতরাং অনেক আয়াতের মধ্যে একে আয়াতে একদিকে সুদকে হারাম করলো এটা আইন আরেকদিকে আজ আহ্বান মোজাহবা বলল অর্থাৎ হেদায়তের কিতাব আল্লাহ আহকমল হাকিমিন তিনি বলছেন যে তোমরা সুদের কারবারও করো যেটা আমি আল্লাহ অপছন্দ করি না জায়াজ করতেছি করো করো আরো চক্রবৃদ্ধি সুদ করো এটা আরো দুঃখজনক এইভাবে বলি আল্লাহ পাক বন্দারে কি করতেছেন হেদায়ত করতেছেন এটার মেশাল কোরআনে বহু আছে যেমন একটি আয়াত আছে সুরায় বাকারার একচল্লিশ নম্বর আয়াত তোমরা আমার কোরআনের আয়াতকে স্বল্প মূল্যর বিনিময় বিক্রি করিও না এ আয়াতে আয়াতকে দুনিয়ার অর্থের বিনিময় বিক্রি না করা উদ্দেশ্য নাকি স্বল্প টাকা দিয়ে না করা উদ্দেশ্য বলতো আয়াতি আমার কোরআনের আয়াত দ্বারা দুনিয়ার লোক অর্থ কামানো যাবে না অর্থ কামানোর জন্য কোরআনকে ব্যবহার করা যাবে না এটা মূল উদ্দেশ্য লাতাকুল রিবা সুদ খাওয়া যাবে না এটা মূল উদ্দেশ্য এবার আল্লাহ বলেন সামানান কালিলা কম পরিমাণ অর্থ দিয়ে আমার কোরআনকে বিক্রি করা যাবে না এর অর্থ কি এই যে সামানান কালিরান শব্দ এটা এটা কন্ডিশন এটা শর্ত হিসাবে যুক্ত হয়েছে আয়াতের ভিতরে এর অর্থ হলো বেশি টাকায় বেচা গেলে কোরআন সেখানে আয়াত বেচা বেলাইও কম টাকায় যদি হয় তাহলে বেশিও না এই অর্থ কি দুনিয়ার কোনো আলেম মুসলমানে করছে তাহলে এর অর্থ কি আল্লাহর কোরআনের আয়াত বিক্রি করতেছ এটা অত্যন্ত খারাপ কথা না নাজায়জ কথা করো করো আর অল্প বসে করো এটা আরো খারাপ কথা এই আয়াতটা যেমন লা তাকুল রিবা সুদ খাবে না আজাবান মজাবা খাইও না লেনদেন এরকম করিও না করো করো আরো কি করো আজ মজা আবার চক্রবৃদ্ধি করো এ বুঝোস নাই আরেকটি উপমা দিতে পারি কোরআনে করিমের সুরায় নূরের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহাক বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাহ ইন আরাদনা সোনা ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাহ ইন আরাদনা সোনা হে মোমেনরা তোমরা তোমাদেরকে তোমাদের বাঁদিগুলোকে দাসীগুলোকে জেনা বেবিচারের উপরে তোমরা বাধ্য করিও না ইন আরাত না তাহার শোনান যদি তারা সৎ সতী থাকতে চায় এই আয়াতের অর্থ কি এই মর্ম হবে তোমরা তোমাদের বান্দিগুলা দিয়া পতিতালয়ে ঢুকাইয়া ব্যবসা করিও না যদি তারা সতীতা থাকতে চায় আর যদি তারা সতীরা থাকতে চায় না তাহলে বান্দিগুলাকে দিয়া কিরে যৌনকর্মী বানায়া ইচ্ছা মতো ব্যবসা করো এই অর্থ নাকি তাহলে ইন আরাধনা তাহা শুনান শব্দ এটা যুক্ত হইত শর্ত কন্ডিশন হিসাবে নাকি তার আরো ভয়াবহতা বেশি বোঝানোর জন্য যে হে বেকুবের দল তোদের বাঁধিগুলা যেগুলা নিজে সৎ থাকতে চায় তাদেরকেও বাধ্য করতেছ তোমরা অপকর্ম করার জন্য ছি ছি তারা নিজেরাও এই অভ্যস্ত হইত তখনও জায়েজ হইত না তারা যদি পবিত্র থাকতে চায় তাইলে তো এদেরকে আবার বাধ্য করা অপকর্ম করার জন্য জানা করার জন্য এটা আরও বেশি মারাত্মক বোঝো নেই ওলা তাস্তারুবি আয়াতি সামানান কালিলা ওলা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিঘায় ইন আরাধনা তাহাসোনা এই জাতীয় আয়াতের মধ্যে যেমন পরের শব্দগুলো যুক্ত হয়েছে ভয়াবহতা আরো কঠিন বোঝানোর জন্যে মূল শর্ত হিসাবে যুক্ত হয় নাই তেমনিভাবে ওলা তাকুল রিবা আজ আবার মোজাফা এইটাও আজ আবার মোজাফা শব্দ এইটা শর্ত হিসেবে যোগ হয় নাই কি হিসাবে যোগ হয়েছে চক্রবৃদ্ধির আরো ভয়াবহতা বেশি বোঝানোর জন্য কথাটা বুঝছেন না বোঝেন নি তাই কোরআনের আয়াত আমরা অন্য আয়াতের লোকে মিলাইয়া পড়লে কি দাঁড়াবে একটি টাকাও বেশি নেওয়া যাবে না নির্ধারিত কোনো টাকা নেওয়া যাবে না চক্রবৃদ্ধি হইলে নেওয়া যাবে না কম হইলে নেওয়া যাবে গলত ফালাকুম রুস আমওয়ালিকুম লা তজলিমুনা ওয়ালা তুজলামুন রুস আমওয়াল মূল পুঁজি মূলধন নিতে পারবা নিবা এর অতিরিক্ত এক পয়সাও না হারাম তাহলে চক্রবৃদ্ধি হইল হারাম চক্রবৃদ্ধি না হইয়া সামান্য বৃদ্ধি হইলে তাও হারাম ক্লিয়ার হইল কিনা আচ্ছা তাছাড়া কোরআনের আয়াতটা বোঝার জন্য এই কোরআন আয়াত নবীজির উপরে নাজিল হয়েছে না এই আয়াতটুকু আল্লাহ নবী সাহাবাই কালাম কাছে তেলাওয়াত করেন নাই সাহাবাই কালামকে আয়াতটা বুঝান নাই আল্লাহ নবীও আয়াতটা পরি বুঝছেন সাহাবাই কালামকে বুঝাইছেন সাহাবারা বুঝছেন আমরা চলুন তো দেখি আল্লাহ নবী এই আয়াতের কি মর্ম নিছেন এটাও তো আমাদের দেখতে হবে অর্থাৎ হাদিসেও দেখতে হবে হাদিসের আলোকে আপনারা যে অর্থটা বলছেন চক্রবৃদ্ধি হইলে হারাম হবে নাইলে হবে না হাদিসের আলোকে কেউ কথাটা বুঝায় দেখেন আমরা এর আগে পরে আসছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিদায় হজের বাসনে তিনি এই সুদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কিনা দিছিলেন কিনা চলন্ত আল্লাহ নবীর বিদায় হজ বাসনের এবারত আর রিডিংটা শুনি কি বলছেন তিনি আলা ইন্না কুল্লা রিবান কানা ফিল জাহিল ইয়াতে মাউজু উন কুল্লুহু লাকুম রুসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন ওয়া আউয়াল রিবান মাউজু উন রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কুল্লুহু মাউজু তাফসির ইবনে আবি হাতেম তাফসির ইবনে কাসির বিভিন্ন তাফসিরের কিতাবে হাদিসের কিতাবেও বিদায় হজ বাসনের সুসম্পর্কে যে বক্তব্য রসুল আসছে সেটা হলো যে খুল্লু রিবান কানাফিল জাহিলিয়াতে মৌজুন আনকুম খুল্লুহু সমস্ত সুদ যা জাহেলিয়ের যুগে ইসলামের আগে তোমরা লেনদেন করেছ সুদের কারবারে কন্ট্যাক্ট করি লোন আদান প্রদান করছ মৌজুন কুল্লুহু সব বাতিল করে দেওয়া হইল এক পয়সাও না তাই সুদ বাতিল লাফালাকুম লাকুম রুউসু আমুয়ালিকুম রসুল্লাহাম বলেন ওই কোরআনের শব্দ এটা তোমরা একমাত্র যারা দেন আদার পালাদার কি পাবে রুসু আমুয়ালিকুম মূলধন পাবে লাভ তাজরিমুন আবার তুজলামুন মূলধনের বেশি দাবি করিয়া আদায় করিয়া জালেমও হওয়া যাবে না মজলুমও করা যাবে না কারোর রসুল বলছেন আউ্বাল রেবান আজাহু রেবাল আব্বাস ইবনে আব্দুল মুতালিব প্রথম সুদের কারবার যেটা আমি আজকে মুলতবি ঘোষণা করতেছি সেটা হলো আব্বাস ইবনে আব্দুল মুতালেবের সুদ যে সুদের পরিমাণ আসছিল দশ লক্ষ দেড়হাম দশ লক্ষ দেড়হাম সুদের অর্থ ছিল শুধু আব্বাসের পাওনা মূলধন এবার কত হবে চিন্তা করে দেখো এই দশ লক্ষ সুদের টাকাকে রসুল বলেন মৌজুন কুল্লুহু সব রহিত করে দেওয়া হইল হুজুর চক্রবৃদ্ধির বেশি মাত্রায় সুরটা রহিত করেন কম মাত্রা তো জায়গা আছে এটা নাকি ঘটনা বলো এত স্পষ্ট বয়ান নবীজি দিলেন সাহাবায়কেরাম এক লক্ষ চব্বিশ হাজার সাহাবায়কেরামের সামনে বিদায় হজের বাসনটা শরীয়তের দস্তুর আর সংবিধান ইসলামের এত স্পষ্ট বয়ানের পরে আর কোনো সুযোগ থাকে না এই কথা বলার আজাব আর মোজাহাফা শব্দ একটা দেখিয়া চক্রবৃদ্ধি বেশি পরিমাণে সুদ নেওয়া হইলে ডাবল ডিডাবল হয়ে গেলে তখন সুদ না যায় যাবে নাহলে সুদ যায় যাবে এই কথা বলা স্কোপ আছে বলো এই যা ছাড়া সাহাবা ও তাবিনের অসংখ্য বর্ণনা আছে যে বর্ণনার ভিতরে বলা হয় যে তুমি কাউকে লোন দাও কি দাও লোনের পরিবর্তে যে তোমাকে ঋণ দিয়েছে তার কাছে রাহান স্বরূপ একটা বকরি রাখছো ছাগল দুধের ছাগল বকরিটা তোমার রাখছো দাত্তের টাকা নিছো তার কাছে ঋণ দাতা তুমি গ্রহিতা ওই বকরিটাকে ঘাস টাস খাওয়াইতে হবে কিনা আমি তো আর নাই মালিক তো আমি বা তুমি ওই বেটায় ঘাস খাওয়াবে তার বকরি পিছনে যত খরচ যায় দুধ যেটা বের হইছে এই দুধের পরিমাণ যদি খরচের থেকে বেশি হয় তাইলে খরচ পরিমাণে দুধ তুমি খেতে পারবা গ্রহণ করতে পারবা অতিরিক্ত যে পরিমাণ দুধটা হইছে যেটা তোমার খরচে যায় নাই এটা তোমার জন্য না জায়েজ বলে প্রমাণিত হবে কারণ এটা সুদের অন্তর্ভুক্ত হজরত আবু হরেরা রাজি আল্লাহ তালু রসুল পাক সাল আলাই ওসাল্লাম থেকে হাদিস নকল করেন কেরে আবু হরেরা ইদার তাহানা সাত ইদার ইদার তুহিনা সাতুন সারিবাল মুরতাহিন মিল্লাবানিহা বেকাদরে আলফিহা ফাইন ইস্তাফলামিনাল্লাবান বাদা সামানিল আলফি ফাহুয়া রিবা যদি দুধের পরিমাণ বৃদ্ধি হয় যা তুমি ঘাস খাওয়ানোর মধ্যে খরচ করেছ এই বকরির উপর খরচের থেকে দুধের পরিমাণ বেশি হইলে স্তাব জ্বালা হইলে তাইলে ফাহুয়া রিবা এইভাবে আরো বহু আছে কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা এমন করজ দেওয়া যেই করজে করজদাতার দিকে করজ গ্রহিতার উপর অতিরিক্ত টাকা নির্ধারণ করা হয় এটা না যায় এতগুলো হাদিসের ভিতরে চক্রবৃদ্ধি সুদ আর কম সুদের কোনো ব্যবধান নাই আরে দুধের পরিমাণ যদি ওই খরচ থেকে একটু বৃদ্ধি হয় সেটা গ্রহণ করে যদি সুদ হইয়া যায় এটা কি রেবাল কি আজাব আর মোজাফা দুই কেজি দুধ পাইছে এক কেজির দাম মনে করো বিশ টাকা দুই কেজির দাম চল্লিশ টাকা এখন সে খরচ করছে আজকে পুরা দিনে এই বকরির উপরে বিশ টাকা তাহলে এক কেজি সে খাইতে পারবে ওই থাকা খরচের বিনিময় আর এক কেজির দাম বৃদ্ধি হয়েছে বিশ টাকা এটা রিবা রসুল বলেন খাওয়া যাবে না এটা খাইলে এটা বিনিময় টাকা দিতে হবে ওই ছাগলের মালিককে কোথায় চলে গেল আজাব আর হবে এখানে বুঝেন নাই কথা অসংখ্য রেওয়ায়ত এখানে আছে আমি এই দিকে আর কথা বাড়াবো না আমরা তাদের প্রশ্ন আজাফ আর মোজাফা এইটা যে কন্ডিশন স্বরূপ নিয়ন্ত্রণ স্বরূপ কোনো শব্দ নয় বাক্য নয় বরং এটা ওই মামলাটার গঠিত রচিত মামলাটার ভয়াবহতাকে বৃদ্ধি করার জন্য বেশি পরিমাণে ভয়াবহতা প্রমাণ করার জন্যে নিন্দা করার জন্য শব্দগুলা যোগ হয়েছে তাই এই শব্দ দিয়া চক্রবৃদ্ধিওয়ালা সুদ হারাম এমনে সুদ হালাল তাই আমাদের ব্যাংকে এমনে সুদ হয় না চক্রবৃদ্ধি হয় না এমনে সুদ হয় তাই এটা হারাম বলার এইটা সম্পূর্ণ কোরআন বিকৃতি হবে কোরআনের তফসিল নয় এটা কোরআন বিকৃতিকারী শরীয়তের অপব্যাখ্যাকারী এই সমস্ত অপব্যাখ্যাদের পিছনে চলিয়া আজকে বর্তমান কমার্শিয়াল সুদকে ব্যাংকিং সুদকে ব্যাংকিং সেক্টরকে আমরা কখনো জাহাজ বলতে পারব না আমি বড় সংক্ষেপে আরেকটা প্রশ্ন করতেছি তাদের সর্বশেষ যুক্তি আমি যে আলোচনা করব এই পয়েন্টটা শেষ বলতো কাদের যুক্তি যারা সুদ হারামের বিপক্ষে দলিল প্রমাণ দিচ্ছেন তাদের দলিল তাদের যুক্তি এটারও জবাব দিয়ে আমরা ক্লিন হওয়া দরকার পরিষ্কার হওয়া দরকার সুদের ব্যাপারে কি কি কথা সংস্কার পন্থীরা সমাজে চালু করেছে প্রত্যেক এসকালে দাঁত ভাঙ্গার জবাব দিয়া সুদ যে সর্বপ্রকারের হারাম এটার উপরে আমার একিন বসাইতে হবে কারণ সুদের মতো মারাত্মক গুনার ব্যাপার আর কোরআনে হাদিসে অন্য কোনো গুনার ব্যাপারে আসেনি সুতরাং আরেকটা প্রশ্ন তারা এইটো কোরআন হাদিসের ভিত্তিতেই তারা দলিল উপস্থাপন করছে সেটা হলো সুরায় বাকারার ওই যে শেষ আয়টা শুনলেন ফাইন তবুতুম ফালাকুম রুসু আমালিকুম লা এটা দুইশত উনাশি নম্বর আয়াত সুরায় বাকারার তোমরা জানো দুইশত পঁচাত্তর নম্বর আয়াত থেকে শুরু হয়েছে সুদের বিবরণ একবার আশি নম্বর আয়াত পর্যন্ত এটা উনাশি নম্বর আয়াত ফাইন তবুতুম যদি তোমরা তবা করি ফিরিয়ে আসো গুনার থেকে সুদের থেকে ফিরিয়ে আসো সুদের কারবার থেকে তবা করো তবা এটা পরিপূর্ণ হবে কখন যদি তোমরা রুশ মূলধন গ্রহণ করো আর সমস্ত অতিরিক্ত ইন্টারেস্টকে তোমরা বাতিল করো তখনই তোমাদের তবা পরিপূর্ণ হবে এক পয়সা নিলেও তবা পরিপূর্ণ হবে না এই কথার পাশাপাশি আল্লাহ তাজলিমুনা তুজলামুন আমার বন্দা কেউ জালেম হোক আর কিছু বন্দা মজলুম হোক মানুষ মানুষের মধ্যে জুলুমের কোনো মামলা হোক এটা আমি আল্লাহ চাই না আমি আল্লাহ আদেল আমি ইনসাফ প্রতিষ্ঠা চাই জোলম চাই না এই আয়াতের শেষ শব্দ লা তাজলিমুন আওয়ালা তুজলামুন থেকে ওই সংস্কার পন্থীরা আর একটা সুযোগ পাইছে কি করেছে জানো এই আয়াতের সারমন মহিল সুদ হারাম কেন একমাত্র কারণ সুদের কারবারে জুলুম হয় কেউ জুলুম করে কেউ মাজলুম হয় তার অর্থ হইল যে সুদি কারবারে জুলুম চলে জালেম মজলুম হয় সেটা হারাম আমরা যদি এমন একটা সুদ দেখাতে পারি যে সুদি কারবারিতে কোনো জুলুম নাই ইনসাফ আর ইনসাফ সেটা তো আর হারাম হবে না বোঝেন না কথা তারা বলে ভাই একটা গরিব লোক বাচ্চারা তিন দিন না খাইয়া আছে অসুস্থ হয়ে গেছে মৃত্যুবরণ করার উপক্রম হয়ে গেছে পাগলের মতো ছুটি আসিয়া বড় এক লোককে বলে ভাই আমার একশো টাকা দাও ব্যাপার আমার বাচ্চারা মারা যাইতেছে চাউল কিনবো ডাল কিনবো এখন এই বড় লোকটা যে টাকার উপরে বসে আছে সে একশোটা টাকাটা এই গরিবকে দান করা উচিত ছিল কিনা মানুষের বাচ্চা হইলে একশো টাকা কেন পাঁচশো টাকা দান করা উচিত ছিল এটাই মানবতা এটাই ইসলামী সমাজ হ্যাঁ তো দান করলই না আচ্ছা দান যদি করতে না পারো করজে হাসানা দিয়ে তো ভাই এখন টাকা নিয়ে আনো তোমার সুবিধা মতো আমাকে এই টাকাগুলা দিয়ে দিও এটা কি হবে দুই নম্বরে করজে হাসানা এই দুটো হলো সহযোগিতা হয়তো একদম অনুদান ডোনেশন অথবা কি রে কর্জে হাসানা যা দিলাম তাই দিবা একটাও করলো না অমানুষের বাচ্চা হে বলে কি একশো টাকা নিবা তিন মাস পরে আমাকে একশো পঞ্চাশ টাকা দিবা নাউজুবিল্লাহ এরা জোলম কিনা রে জালেমকে খুরেরা মজলুমকে সুদদাতারা যারা বিপদে পড়ে সুদ দিতে বাধ্য হয়তো যান বাঁচাইতে হবে সুদের কারবার হারাম সে ভালো করে জানে বাচ্চারা মারা যাইতেছে জানের মাসলা তাই বাধ্য হইয়া সে সুদ নিছে হের গুণা হবে না এরকম বাধ্যগত অবস্থা নিলে তারা বলে এইটাকেই জালেম হওয়া যাবে না মজলুম হওয়া যাবে না এই সুদকে ইসলাম হারাম করেছে কিন্তু আমাদের ব্যাংক থেকে দশ কোটি টাকা একজন ভদ্রলোক লোন চাইছে কত স্যার আপনি কি করবেন দশ কোটি টাকা দিয়া আমি ফ্যাক্টরি করবো আগে কয়টা আছে ফ্যাক্টরি যে আগে দশটা আছে এটা এগারো নম্বরেরটা এত বিশাল বিশাল ফ্যাক্টরি দশটা আরো কয়ে আমি যতই ফ্যাক্টরি দিচ্ছি খালি দেশের উন্নতি আর জাতির উন্নতি হইতেছে টাকা খুব বেশি পাইতেছে আমি উন্নতিমান করতেছি এই জন্য আরেকটা ফ্যাক্টরি লাগালাম দশ কোটি টাকা দেন স্যার এই দশ কোটি টাকা পাওয়ার ব্যবস্থা কি যে আমার এক ব্যাংকের টাকা কাগজপত্র নিয়ে যান দলিলপত্র এটা মর্গেজ রাহান যদি আমি এই টাকার গ্যারান্টি গ্যারান্টি কি দিল পয়সা দিল না দশটি ফ্যাক্টরির এক ফ্যাক্টরির কাগজপত্র দিল জমা কাগজপত্র দিয়ে দশ কোটি পাইল তোমার মতো আমার মতো গরিব যদি ব্যাংকে যাই দশ কোটি না এক কোটিও চাই দিবে ব্যাংক টাকা তারা বলবে এক কোটি দেওয়ার জন্য আপনি পাঁচ কোটি টাকার সম্পদ আগে রেহেন রাখেন আপনি বাগে চলে গেলে আপনাদের তো ব্যবসায়ী না ছোটখাটো ব্যবসায়ী আপনাকে কেউ চিনে না আপনাকে তো টাকা দিয়ে আমার কি লাভ হবে না গ্যারান্টি আমি পাঁচ কোটি দুই কোটি এক কোটি টাকার রেহেন আর মার্গ দিতে পারবো না আর আমি ব্যাংক থেকে এই লোনটাও পাবে না তাহলে লোন কমার্শিয়াল লোনের সমর্থ সুযোগ সুবিধা কে বুক করতেছে বড় লোকে সে দশ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে আর এক কোটি টাকা নিজের পকেট থেকে নিজের ইনকাম থেকে দিছে মোট এগারো কোটি এগারো কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি দিয়ে ব্যবসাটা করিয়া এক বছরের ভিতরে মাসা আল্লাহ ডাবল লিডাবল সে লাভ করছে দশ কোটি ব্যাংকের এক কোটি নিজের মোট এগারো কোটি এগারো কোটিকে ইনভেস্ট করি আসে বছরের মাথায় প্রায় পঁচিশ কোটি টাকার মালিক হয়ে গেছে জনাব দশ কোটি টাকা এগুলা কার ব্যাংকের গলত কথা ব্যাংকের বাপদাদারও না এগুলা ব্যাংকে তো মানুষ দেশের মানুষ অ্যাকাউন্ট হোল্ডাররা একশো টাকা পাঁচশো টাকা এক টাকা দশ টাকা করে করে করে করে করে করে তাদের বাছার টাকাগুলোকে জমা রাখছে তহবিল ব্যাংক মানে কুয়া এই কুয়া বুঝো না বিরুন গর্ত কুয়া কুয়ার মধ্যে যেমন পানি থাকে এই ব্যাংকের মধ্যে টাকার খনি করতে আসছে সারা দেশ থেকে উড়ে উড়ে আসতেছে হাইরে লোক অ্যাকাউন্ট হোল্ডাররা মাসে মাসে তার বাসের কিছু টাকাগুলোকে একটু জমা রাখে খাতা একটা রাখে হিসাব করে মনে মনে খুব খুশি আমার এত লক্ষ টাকা জমা হয়েছে ব্যাংকের মধ্যে এই ইত্যাদি ইত্যাদি জনগণের লক্ষ মানুষের টাকা ব্যাংকে নিল এখন ব্যাংকে লোন দেয় রে ওই যে এক দশটা ফ্যাক্টরি যার আছে তাকে এখন সে যে দশ কোটি টাকা লইয়া বারো কোটি চোদ্দ কোটি মূলধন সহ পঁচিশ কোটি লাভ করলেও এই লোকটাকে লোন নিছিল পেটে ছিল না না খাই মরতেছিল এই জন্য নিছিল নাকি এগারো নম্বর ফ্যাক্টরি করার জন্য তো এগারো নম্বর ফ্যাক্টরি করার জন্য সে আনন্দ ফুর্তি করার জন্য বড়লোক থেকে বড়লোক হওয়ার জন্য কোটিপতির থেকে বিলিয়নপতি হওয়ার জন্য সে লোন নিল এই লোনে সে ইনকাম করলো ডাবল ডাবল সেখান থেকে কি ব্যাংক আমি ছয় পার্সেন্ট আট পার্সেন্ট যদি তার উপরে সুদ বসাই তাহলে ব্যাংকও জালেম হবে না ও মজলুম হবে না সেও লাভবান ব্যাংকও লাভবান জনগণও লাভবান ব্যাংকে ছয় টাকা আট টাকা নিয়ে এক টাকা বা দুই টাকা নিজে রাখবে আর ছয় টাকা জনগণকে বন্টন করে দিবে এই তোমরা টাকা রাখছিলে মাসে মাসে এত টাকা যাও প্রতিশতে কত হয়েছে ছয় টাকা লাভ হয়েছে পাঁচ টাকা লাভ হয়েছে তাহলে আমরা লাভবান সেও লাভবান এখানে তো জুলুমের কোনো প্রশ্নই আসে না ইনসাফ আমাদের টাকা দিয়া দশ টাকা আমার এক টাকা তোমার দশ কোটি ব্যাংকের এক টাকা তার এই এগারো টাকা এগারো কোটি দিয়া ব্যবসা করিয়া পঁচিশ কোটির মালিক হয়েছে তাহলে সে কেন দিবে না ব্যাংকের সুদ এরকম অর্থের ঋণের উপরে সুদ বসানো মোটেই জুলুম না লাতাজলিমুন আবার জুলুম যখন না এটা হারাম শুধু না এরকম করিয়া তারা কমার্শিয়াল লোনকে বৈধতা দেওয়ার বিরাট একটা দলিল পেশ করছে এখানে তারা এ কথা বুঝো না তোমরা বুঝছো কথা তাদের এই যুক্তিটা দুটা বস্তুর উপরে ভিত্তি এক নম্বর বস্তু হইল সুদ হারামের ইল্লতার মূল কারণ নাকি জোলম জোলম প্রতিহত করা জোলম মিঠানোর জন্যে সুদকে আল্লাপাক হারাম করছেন এক নম্বর কথা দাবি এটা দুই নম্বর কথা হইল আমাদের বর্তমান কমার্শিয়াল লোন যেটা ব্যাংকিং লোন আদান প্রদান ব্যাংকে হচ্ছে এর মধ্যে কোনো জোলম নেই দুটা কথা না তারপরে এই দুটা কথা প্রমাণিত হইলে তার রেজাল্ট বের হবে তাই সুদি ব্যাংকের কাজ কারবার কি নয় হারাম নয় প্রথম মাসলা দরি যে কত বড় ভুলে তারা আছে সুদ হারামের ইল্লত কি লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন জুলুম নিরসন করা পেশ বাজ্যে কোথায় জানো ইল্লত কারে কয় হেকমত কারে কয় প্রত্যেকটা শরীয়তের বিধানের পিছনে একটা আছে ইল্লত আরেকটা আছে হেকমত ইল্লতের অর্থ হইল মৌলিক কারণ আর হেকমতের অর্থ হইল ওই আইনটা প্রণেতায় প্রণয়ন করার সময় যে লক্ষ্য টার্গেট ঠিক করছিল টার্গেট কি লক্ষ্য হইল হেকমত আর মূল কারণটা হইল কি ইল্ল শরীয়তের প্রত্যেকটি ল প্রত্যেকটি আইনের পিছনে কয়টা বস্তু আছে একটার নাম ইল্লত মূল কারণ আর একটার নাম হিকমত কৌশল অর্থাৎ যেইটা আইন প্রণয়ন করার সময় ওনার মাথায় যে টার্গেট ছিল যে উদ্দেশ্য ছিল কৌশল ছিল এই কৌশলটা হইল হেকমত আর আইনটা যেই মূল কারণের সাথে সম্পৃক্ত মূল কারণটা বিদ্যমান থাকলে আইনটা প্রয়োগ হবে ওই কারণটা বিদ্যমান না থাকলে আইনটা প্রয়োগ হবে না যে বিধানটা আইনটা যে বস্তুর সঙ্গে সম্পৃক্ত যে আইনের প্রয়োগ অস্তিত্ব যে বস্তুর সাথে নির্ভর করে এটার নাম ইল্লত এটা একটা বস্তু আর একটা হলো এই আইনটা প্রয়োগ হইলে কি কল্যাণ সাধিত হতে পারে এটার নাম কি দুনিয়ার মুসলমানদেরকে বুঝাইতে হবে আমাদের জানাইতে হবে এই কথা যারা এলেম জ্ঞান শিখতে চায় ইসলাম বুঝতে চায় শরীয়তের বিধান আল্লাহর আইন এই আইনের প্রয়োগ বিয়োগ বাস্তবায়ন অবাস্তবায়ন সব কিছু নির্ভর করে কিসের উপরে ইল্লতের উপরে মূল কারণের উপরে কারণ থাকলে এই আইন প্রযোজ্য কারণ বিদ্যমান না থাকলে আইন প্রযোজ্য না কিন্তু যেটা কৌশল আছে লক্ষ্য উদ্দেশ্য আছে কল্যাণ সাধনার উদ্দেশ্য ছিল ইত্যাদি ইত্যাদি এইগুলোর উপরে আইনের প্রয়োগ নন প্রয়োগ একটা নির্ভর করে না এই জিনিসটা না জানার কারণে এই চক্রান্তকারীরা লাত্তাজ দিমুনা ও লাত্তুজলামকে কি বলছে ইল্লত বলছে আসল কারণ হইল সুদ হারাম হওয়ার আসল ইল্লত মূল কারণ হইল লোন অথবা দাইনের উপরে ঋণ অথবা পানার উপরে ঋণ গ্রহিতা বা দেনাদারের উপর অতিরিক্ত অতিরিক্ত মূলধন থেকে অতিরিক্ত কন্ডিশন করার নাম কি রে সুদ এ জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরেজ অতিরিক্ত নির্ধারণ করা এইটা হইল মূল ইল্লত মূল কারণ আমি পাবো এত টাকা সমতি দিতে পারে নাই সাই মূলধন উপরে আরো বাড়া দিলাম দশ টাকা আমি দিছি এক লাখ টাকা লোন এক লাখের উপরে আরো দশ হাজার টাকা বৃদ্ধি করলাম এই বৃদ্ধি বৃদ্ধি মূল দনের উপরে বৃদ্ধি মূল লোনের উপরে বৃদ্ধি মূল পাওনার উপরে বৃদ্ধি এই বৃদ্ধিটার নাম হইল কি ইল্লাত যে লেনদেনের ভিতরে মূল পাওয়ার উপরে বৃদ্ধি আছে যার কোনো বিনিময় নাই সেটা যেখানে আছে সেখানে হারামের বিধান বাস্তবায়ন হবে যেখানে জিয়াদ মারিলাল আল মুস্তাকরে বৃদ্ধি নাই নির্ধারিত বৃদ্ধি নাই সেখানে হারামের শব্দ বাস্তবায়ন বলেন সুদকে আল্লাহবাক হারাম করেছেন সুদকে হারাম করার এই আইনের পিছনে মূল কারণ আর ইল্লত কি লোনের উপরে মূল লোনের উপরে মূলধনের উপরে অতিরিক্ত অতিমাত্রা বৃদ্ধি করা ইয়ানি বৃদ্ধি করা অথবা বাকিতে কিস্তিতে বেচা কিনা হয়েছিল টাইম মতো টাকা দিতে না পারায় মূল টাকার উপরে দামের উপরে বৃদ্ধি করা দেন আদারের উপরে বৃদ্ধি অথবা লোন গ্রহিতার উপরে বৃদ্ধি শর্ত সাপেক্ষে এটার নাম সুদ আর এই বৃদ্ধি হলো মূল কি ইল্লত বৃদ্ধি জিয়াদা যেখানে পাওয়া যাবে সেখানে সুদ বলি এটাকে হারাম করে এটা হলো ইল্লত এখন প্রশ্ন হল হে আল্লাহ ঋণের উপরে বৃদ্ধি হয়ে গেলে এটা এত বড় ভয়ঙ্কর নিষেধাজ্ঞা কেন দেনার উপরে বৃদ্ধি করে দিলে সময় মতো দিতে না পারলে বৃদ্ধি করে দিলাম এটা তো জঘন্য হবে কেন জেনার থেকেও খারাপ চুরির থেকে খারাপ দেখা দিতে খারাপ ফহ হ্যাকমত কি কৌশল কি তুজলামুন যাতে জুলম বাস্তবায়ন না হয় জুলম নিরসন হয় এই জন্য লেনদেনের ক্ষেত্রে যে আদতকে মুস্তাকরেজ যিনি লোন গ্রহিতা তার উপরে কোনো কারণে বেশি মাত্রায় দাবি করা মূলধনের বেশি দাবি করা এটাকে হারাম করে করছে কেন এটাকে হারাম করা না হইলে এখানে জুলুম চলবে জুলুম নিরসন করা এটা আল্লাহর হেকমত আইনের কৌশল আইনের টার্গেট এই টার্গেট বাস্তবায়ন আল্লাহ পাক চান তবে এটা আইনের ইল্লত না মূল কারণ না এটার উপরে আইন প্রয়োগ নন প্রয়োগ বাস্তবায়িত নির্ভর করবে না বরং ইল্লত আছে নাকি ইল্লত বিদ্যমান নাই এটার উপরে কিন্তু হুকুমটা বলবৎ হবে কি হবে না তা নির্ভর করবে এটা একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে আজকের অনেক ছাত্র ফোকা ওলামারা ইল্লতার হ্যাকমতের পার্থক্য বুঝতে সক্ষম হচ্ছে না এই কারণে ফতোয়ায় ভুল করে কোরআন হাজি বুঝতে ভুল করে উসুলে ফেকার কিতাবের মধ্যে আছে ইল্লত হয় ওয়াসফুন মঞ্জাবিতুন মোহাদ্দাদুন জাহেরুন আইনের এমন একটা গুণাবলী আইনের মধ্যে এমন একটা বিষয় যে বিষয়টা সবার সামনে পরিষ্কার স্পষ্ট অস্পষ্ট নয় যেটা মঞ্জাবেতুন এটা ধরা বাঁধা আছে এটা সংজ্ঞা আছে স্পষ্ট এমন একটা সংজ্ঞা এই কয়েকগুলো শর্তগুলো থাকলে বিষয়টা বাস্তবায়িত হবে নাইলে না যাকে বলে ধরা বাঁধা স্পষ্ট অস্পষ্টতা নাই সবাই বুঝে সবাই এটা বুঝতে পারে এটা ব্যাখ্যা করতে প্রয়োজন হয় না ব্যাখ্যার ব্যাখ্যা ছাড়াই বুঝে আসে এটার নাম হইল ইল্লত আর যেটা অস্পষ্ট যেটাকে ধরা বাঁধা যায় না এক একজনে মন মতো এক এক ব্যাখ্যা করতে পারে অবকাশ আছে সুস্পষ্ট কোনো বিবরণ নাই এমন অস্পষ্ট গুণাবলীকে ইল্লক বলা হয় না এটাকে হ্যাকমতার কৌশল বলা হয় তাহলে আইন শরীয়তের বিধান কার কার উপরে নির্ভর মূল কারণ ইল্লতের উপরে হ্যাকমতের উপরে নয় অধিকাংশ সময় হ্যাকমত আর মূল টার্গেটটা বাস্তবায়ন হয় কখনো নাও হইতে পারে মাঝে মধ্যে এটা ভিন্ন কথা এটার নাম হেকমত তার উপরে আইনের মূল বিষয় বাস্তবায়ন অবাস্তবায়ন এটা নির্ভর করবে না নির্ভর করে কিসের উপরে ইল্লতের উপরে একটা উদাহরণ দিই রোডের মধ্যে গাড়ি চলে সিগন্যাল পর্যন্ত গেলে দেখা যায় রেড সিগন্যাল লাল সিগন্যাল বাজতেছে তখন গাড়ি থামতে হবে কিনা বলেন গাড়ি থামাতে হবে কিনা গাড়ি থামানো এটা আইন থামাইতেই হবে নাইলে অপরাধ দুবাইতে সৌদি আরবে পুরা দুনিয়াতে বিরাট বিরাট অঙ্কে জরিমানা করে ট্রাফিক দাঁড়াইতে হয় না কোনো জায়গায় ক্যামেরা আছে ক্যামেরা ক্যাচ করে ফেলছে তুমি ক্রস করে চলে গেছো ফট করে ক্যামেরা নিয়ে গেছে তোমার লাইসেন্সের উপরে জরিমানা দিয়ে দিছে কোনো পুলিশ তোমার জিজ্ঞাসা করবে না লাইসেন্স রিনিউ করতে যাবা তখন বহু টাকা দিয়ে আসতে হবে তাইলে গাড়ি বন্ধ রাখতে হবে দাঁড় করাইতে হবে এটা বিধান কিনা এই বিধানের সরকারি বিধানের ট্রাফিক বিধানের দুটা বিষয় আছে একটা ইল্লত মূল কারণ আর একটা হলো তারগড়ার হ্যাকমত কৌশল মূল কারণ হইল যেটা এমন বস্তু যেটা সবাই বুঝে সবাই দেখে সবাই চিনতে পারে কারো এর ব্যাখ্যার ভিতরে একাধিক অর্থর সম্ভাবনা নাই সুস্পষ্ট সেটা কি বাতিটা লাল হওয়া রেড হওয়া রেড লাইট জ্বলা এটা হলো ইল্ল কারণ মূল কেন থামছেন ভাই লাল সিগনাল জ্বলতেছে এটা কারণ সবাই দেখে কিনা লাল কে কো সাদা কইব কালো কইব গ্রিন কইব ওয়াসফুন জাহেরুন মনজাবিত তাইলে গাড়ি চালকের জন্যে ট্রাফিক আইন কখন থামাইতে হবে কখন চালাইতে হবে এটার জন্যে গ্রিন সিগন্যালে কয় চলো রেড সিগন্যাল কয় দাঁড়াও দাঁড়ানো চালানো এটা সব ইল্লত একটা আসানের মূল কারণ কেন দাঁড়াইলেন রেড সিগন্যাল কেন চললেন সামনে গ্রিন সিগন্যাল এটা ইল্লত আচ্ছা বাবা রেড সিগন্যাল জ্বললে যে তোমার গাড়ি দাঁড় করাইতে হবে এর পিছনে রহস্যটা কি ফাইলের ছবি কি বিজ্ঞান কি বিজ্ঞান হইল এই চোরাস্তা তো তুমি যখন না দাঁড়িয়ে সামনে যাইবা অপর দিক থেকে গাড়ি দিকে আসতে পারে একটা কারণ সেখানে গ্রিন সিগন্যাল চলছে গাড়ি আসবে তো তোমার রেড সিগন্যাল তুমিও চালাইলা আবার গ্রিন সিগন্যাল দিয়ে গাড়ি আসলো শেষ পর্যন্ত গাড়ি মুখোমুখি হইয়া সংঘর্ষ হইয়া অ্যাক্সিডেন্টের কাজ করতে পারে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্যে আরেকবার জোলম থেকে বাঁচার জন্যে এই আইন দেওয়া হইল ট্রাফিক আইন লাল সিগন্যাল দেখে দাঁড়া যেতে হবে তাহলে আসল মূল উদ্দেশ্য কি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া এটা কি হ্যাকমত না ইল্লত তাহলে আইন কি হ্যাকমতের সাথে চলে না ইল্লাদের সাথে চলে এক ড্রাইভার লাল সিগন্যাল চলে সে গাড়ি ফাঁ করে সামনে নিয়ে গেছে দর্শে ট্রাফিক এই ভাই আপনি সিগন্যাল ক্রস করলেন কেন যে আমি তো দেখতেছি এদিকেও গাড়ি নেই ওদিকেও গাড়ি নেই আমার গাড়ি চললে কোনো গাড়ির সাথে সংঘর্ষ হবে না অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্টের কারণে না এই সময় লাইটটা দেওয়া হয়েছে লাল রঙ অ্যাক্সিডেন্ট হবে না দেখতেছি গাড়ি এনে রাস্তার ভিতরে রাতের একটা বাজার এই জন্য আসছি পুলিশে মানবে মানবে কারণ এটা হ্যাকমতার কৌশল থাকতে পারে কিন্তু সেটা মূল আইন প্রয়োগ আর নন প্রয়োগের বিষয় না এই একটা জিনিসকে মাথায় রাখলে আমরা শরীয়তের লর ব্যাপারে আইনের ব্যাপারে কোনটা শরীয়তের ইল্লত মূল কারণ আর কোনটা টার্গেট হ্যাকমত বুঝে আসবে কিনা বলেন ঠিক দেখেন সুদ হারাম সুদের কারবার হারাম এটা আল্লাহর ল ওটা ট্রাফিক আইন এটা আল্লাহর আইন এই আইনের পিছনে মূল কারণ কি কারণ হইল ঋণ গ্রহিতার উপরে মূলধনের উপর অতিরিক্ত চাপ দেওয়া লোন দিয়েছ যা দিয়েছ তা নিবা এক পয়সা বাড়াবে কেন তার মানে রেড সিগন্যাল জ্বলছে এই বেশি যে এক টাকা ধরছ পাঁচ টাকা পাঁচশো টাকা যাই বেশি দিয়েছি এক হাজার এক হাজার দশ টাকা দিতে হবে এই দশ টাকা এটাই হলো রেড সিগন্যাল সবাই বুঝে কি না মূলধন থেকে বৃদ্ধি হইলে এটা সবাই বুঝে কি বুঝে না স্পষ্ট কিনা না ব্যাখ্যা লাগবে এটার আর এটাকে না জায়াজ করার পিছনে মূল টার্গেট হইল যাতে কি না হয় কেউ কারো প্রতি জুলম না করে বুঝেন নাই কথা কোন কোন সুরতের ভিতরে জুলুম নাও থাকতে পারে বুঝেন নাই কথা কিন্তু মূল ইল্লত থাকলে মূল কারণ থাকলে আল্লাহর আইন প্রয়োগ হবেই হবে সেখানে হ্যাকমত আমি দেখতে পাই অথবা হ্যাকমত দেখতে না পাই আমার ব্রেইনে কৌশলটা বুঝে আসুক বা বুঝে না আসুক হ্যাকমতটা বুঝে আসুক বা বুঝে না আসুক ওই যে বললাম অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না এইগুলো তোমার দেখার বিষয় না হ্যাকমত তোমার দেখার বিষয় না তোমার দেখার বিষয় রেয়ার সিগন্যাল আছে কিনা তোমার দেখার বিষয় হইল যে পাওনার উপরে অতিরিক্ত অতিমাত্রায় অতিরিক্ত টাকা বৃদ্ধি করছো কিনা এটা দেখার বিষয় অনেক সময় আইনের ভিতরে যেই টার্গেট থাকে সে টার্গেট মানুষের বুঝ মতো বাস্তবায়ন না হইতে পারে আমরা বুঝি না উদাহরণস্বরূপ সফর অবস্থার ভিতরে নামাজ কাসার করা রোজা ইফতার করা শরীয়তের বিধান কিনা তাহলে শরীয়তের বিধান হইল হে মুসাফির জোহর আসর এশা চার রেখাতের নামাজকে তুমি অর্ধেক করবা দু রেখাত এটা বিধান এখন আপনি দু রেখাত পড়তেছেন জোরের নামাজ ভাই আপনি দু রেখাত কেন পড়তেছেন এই আইন কেন এই কাজটা কেন কয়ে আমি মুসাফির অর্থ কি যেহেতু মুসাফিরের ইল্লত বিদ্যমান অর্থাৎ আমার মধ্যে সফরের গুণাবলী পাওয়া গেছে যে সফরের গুণাবলী পাইয়া যে মুসাফের হয়ে যাবে শরীয়তের আইন হইল সে দুরাকাত নামাজ পড়বে তাইলে কাসর করা দুরাকাত চারাকাত নামাজকে দুরাকাত পড়া এটা বিধান এই বিধানের পিছনে ইল্লত কোনটা অজুদে সফর আর চল্লিশ মাইল দূরত্ব ভ্রমণ করার নিয়তে আপন জায়গাতে বের হইলে আপন এরিয়ার থেকে বের হইলে আপনি তখন থেকে মুসাফের নামাজ কসর করবেন এটা হলো ইল্লত আপনি মুসাফেরের সংজ্ঞা পাওয়া গেছে কিনা সফরের সফরের সংজ্ঞা বিদ্যমান থাকলে আপনি মুসাফের তাই নামাজ দূরে কাজ এর পিছনে মূল হ্যাকমত কি টার্গেট বলেন টার্গেট কি জানেন হ্যাকমত হইল রফউল মুসাক্ষা অর্থাৎ কষ্ট দূরীকরণ করা আল্লাহ বন্দাকে কষ্ট দিতে চায় না সফর অবস্থার ভিতরে প্রায় অধিকাংশ সময় সবর কিসে কষ্টের জিনিস আমার বন্দা সবর করি এক কষ্ট করতেছে আমি আল্লাহ রহমান রহিম আমি তার পাঁচত্ব নামাজ যে ফরজ ফরজ নামাজের চার আঘাতকে দুরাঘাত করে দিলাম রোজা ফরজ হলে রমজানের রোজারও রোকসদ দিয়ে দিলাম তখন না রাখি আর এক সময় রাখতে পারবে সে তাহলে আল্লাহবাক কসরের বিধান দেওয়ার পিছনে রহস্য কি কষ্ট রহিত হওয়া বোঝেন নাই কথা এখন কসর করার কাসর করার এই বিধানটা হ্যাকমতের সঙ্গে গিয়া লাগবে না ইল্লতের সঙ্গে লাগবে সফর করলে কষ্ট হোক আর না হোক আপনি কষ্ট বুঝেন বা নাই বুঝেন যেহেতু সফর বাবা গেছে ইল্লত মূল কারণ আপনার কসর করতেই হবে বুঝেন নাই অধিকাংশ সময় সফরে কষ্ট হয় তাই কষ্ট রহিত হবে কোনো সময় সফর বড় আরামদায়ক কষ্ট হইল না তবু আপনার কসর করতে হবে হ্যাকমত পাওয়া গেলেও কসর করতে হবে হ্যাকমত পাওয়া না গেলেও কসর করতে হবে কারণ কসর করা না করা আল্লাহর এই বিধানটার সম্পৃক্ততা হইল কার সাথে ইল্লতার মূল কারণের সাথে এটা মাঝে মাঝে বলি ঢাকা শহর থেকে প্লেনে উঠলাম পত্রিকা হাতে দিল গুরুত্বপূর্ণ পত্রিকার হেড হেডলাইনগুলো দেখতে দেখতে আধা ঘন্টা পঁচিশ মিনিটের ভিতরে চিটাং এয়ারপোর্ট আমানুর শাহ এয়ারপোর্টে পৌঁছে গেলাম এদিকে নাস্তো আনছে নাস্তো খাচ্ছি পেপসিও খাইতেছি খাইতে খাইতে আর পতিয়া দেখতে দেখতে সময় পাইলাম না কোথায় নামি গেলাম চট্টগ্রাম ঢাকার থেকে চট্টগ্রাম চলে এলাম কী পরিমাণ কষ্ট হইল তেমন কোনো কষ্ট নেই আচ্ছা একজন দশ নম্বর বাসে করিয়া কুড়িল থেকে আমাদের এখান থেকে সদরঘাট যাবে মাঝে মধ্যে এমন অবস্থায় সদরঘাট পর্যন্ত পুরা ডান্ডা ধরে ধরে লটকলকে যাইতে হয় পকেট মার থেকে সাবধান মোবাইল চোর থেকে সাবধান বসার সিট নাই কি ধাক্কা ধাক্কি কি অবস্থা সে সদরঘাট যাইতে যাইতে অর্ধেক তার প্রাণ শেষ তাই না লাশ হয়ে গেল হ্যাঁ তাহলে কষ্ট কোথায় প্লেনে আমি গেছি সেটা কষ্ট না সদরগঞ্জ যাওয়া কষ্ট তাইলে হ্যাকমতের উপরে নাকি বিধান নির্ভর করত তাহলে যারা দশ নম্বর বাস উঠে সদরঘাট যাবে তারা কসর করবে আর আমি চিটাং প্লেনে যাই আমি এতপাম করতে হবে এটা যুক্তিসঙ্গত হওয়ার কথা ছিল বিষয়টা ক্লিয়ার কিনা রেলগাড়িতে বারো বছর পনেরো বছরের নিচে ছেলে হইলে হাফ টিকিট পনেরো বছরের বেশি হইলে ফুল টিকিট আপনি টিকিট নিতে গেলে ভাই বয়স কত স্যার আমরা হাফ টিকিট দেন বয়স কত বারো বছর বয়স দিয়ে দিল হাফ টিকিট আরেকজনের সাড়ে চোদ্দ বছর হাফ টিকিট পাইল আর দিকে পনেরো বছর হওয়ার মাত্র দু তিন দিন আছে বাকি সেও হাফ টিকিট পাইল ঠিক পনেরো বছর পূরণ হয়েছে উদাহরণস্বরূপ ফুল টিকিট নিতে হবে আপনাকে নিতে হবে না তাইলে আমি ফুল নিব নাকি হাফ নিব ফুল হাফ টিকেটের মূল ইল্লতার কারণ মূল কারণটা কি কারণ হইল যে অপ্রাপ্ত বয়স্ক হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া বালিক হওয়া না হওয়া একটা স্কেল আছে পনেরো বছর বাস সবাই জানে পনেরো কারে কয় ঠিক আছে কিনা এর পিছনে মূল রহস্য কি জানো হ্যাকমত কি হ্যাকমত হলো আমার যানবাহন তুমি ব্যবহার করবা তুমি প্রাপ্তবয়স্ক পুরুষ হইলে তাহলে আমার ট্রেনে উঠলে বগির মধ্যে বসলে তোমার গায়ের ওজনে শরীরের মোটাপনি সবগুলো চিন্তা ভাবনা করিয়া অনেক পেশার গাড়িতে বেশি পড়বে এই জন্য তোমার ফুল টিকিট আর ছোট বাচ্চা এটার হাফ টিকিট কারণ সে জাগো বা কতটুকু মারবে আবার তার ওজনে কতটুকু বা আসবে এর মেশিনের উপরে ইঞ্জিনের উপরে বগির উপরে তেমন পেশার সৃষ্টি হবে না তবে হাফ টিকিট এটা হলো আইনদাতা আইন প্রণেতার পিছনে টার্গেট বুঝেন না কথা কোনো কোনো সময় এমন কি হয় না আশি বৎসরের একজন বুড়া মিয়া চিকা চিকন হইতে হইতে একেবারে ছোট বাচ্চা মানুষ হয়ে গেছে গা ওজন দিলে তিরিশ কেজি এই লোকটা আশি বছর বয়স এটা প্লে কি কয় গাড়িতে উঠলো ট্রেনে এক কোনা দিয়ে বসছে হঠাৎ করে দেখা যায় দশ বছর এক ছেলে এরকম মোটা বিশাল বিরাট পেটুয়া সে যাইয়া কোন রকম হাত পায়ে ধরে ধরে এদিক সেদিক যাই বসলো বসিয়া দুইজনের জায়গা মারা দিল সে সে টিকিটটা কি হাফ কি না তাইলে এরপরে যে তুমি এত ওজন তোমারে মন কামানি দিয়ে দেখতে হবে কয় কেজি ওজন কয় মন ওজন তারপরে ফাবার ফুল ঠিক হবে এইটা বিধানওয়ালায় করে নাই একটা স্কেল দিছে পনেরো বছরের কম হইলে হাফ না হইলে ফুল যদি আইনওয়ালায় কইতো যে না কে কতটুকু জায়গা দখল করবে তার ওজন কতটুকু হবে এইটার ভিত্তিতে হাফ আর ফুল করা হবে প্রত্যেকটা রেল ভিতরে বিরাট বিরাট কাঠ কাঠ ওজন দেওয়ার মন কামানি লাগতো সেখানে পালা লাগতো কি না প্রত্যেককে পাল্লাতে উঠাইয়া ওজন করো কত কিলো হয়েছে তোমার হাফ টিকেট না হলে ফুল টিকেট এটা কষ্ট করছিল কিনা জাতির জন্য একই আমরা দুনিয়ার ব্যাপারে এগুলো বুঝি আল্লাহ পাক রাব্বুল আলমিনের আইনের ব্যাপারে কেন বুঝি না তা জানি না আল্লাহ পাক বলেন সুদ হারাম হারামের মূল ইল্লতার মূল কারণ হইল ওই পাওনার উপরে দেনার উপরে অতিরিক্ত চাপ দেওয়া এক পয়সা হোক আর একশো পয়সা হোক এক টাকা হোক আর এক লক্ষ টাকা হোক অতিরিক্ত বাড়াই দেওয়া এটা হলো মূল পনেরো বছর বয়স হয়েছে এটা এটা হলো স্কেল স্পষ্ট কোনো রকমের অপব্যাখ্যার কোনো সুযোগ নেই সবাই বুঝতে পারে পারে কি না হ্যাঁ পনেরো বছর বয়স এখন তো আইডি কার্ড দেখলে বোঝা যাবে পনেরো বছর না কত বছর মিথ্যা বলার কোনো সুযোগ নেই আইডি কার্ড সঙ্গে থাকলে ঠিক না বেঠিক তাহলে ইল্লত হইল একটা প্রকাশ্য সবাই বুঝে সবার সামনে স্পষ্ট এমন এক গুণাবলীর নাম যার উপরে বিধানের নির্ভরতা করলে বিধানটা প্রয়োগ করার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হবে না যদি বিধান প্রয়োগ করাটা হ্যাকমতের উপরে চালাই দেওয়া হইতো তাহলে প্রত্যেক জায়গায় জাতি মানুষ বড় সমস্যার মধ্যে পড়ে যেত কথা বোঝেন নাই কথা বোঝেন নাই অতএব আমার আল্লাহ বলেন সুদের কারবার যেখানে হয় সেখানে আমি আল্লাহ বলছি জুলুম হয় কি হয় জুলুম হয় তোমার মাথায় আসে না ব্যাংক থেকে সুদ নিলে লোন নিলে সুদের উপরে জুলুম হয় না তোমার ব্রেইনে বলে আমি আল্লাহ বলতেছি আহাল্লাহুল বাই আহ ও হার রিবা সুদকে আমি হারাম করেছি এর মধ্যে জুলুম হয় আমি আল্লাহ বলতেছি হারাম জুলুম হারামও জুলুমও উভয়টা আছে তোমার মাথায় আসে না তুই মনে করো হে বড়লোক মানুষ দশ কুড়ি ব্যাংকের থেকে নিছে এত টাকা উপার্জন করছে আমারে কিছু দিলে সমস্যা কোথায় এটা তো জুলুম নয় এটা তোমার ব্রেনের কথা আমি আল্লাহ শরীয়তের বিধানের ব্যাপারে সুদকে হালাল হারাম করার ব্যাপারে মানুষের ব্রেন এবং যুক্তির উপরে কিচ্ছু নির্ভর করি নাই আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছি ব্যবসা যদি হয় হালাল হবে সুদ হইলে হারাম হবে এবং সুদের ভিতরে জোলম হইল হ্যাকমত এই হ্যাকমতটা তোমার দৃষ্টিতে কখন পাওয়া যাবে কখন পাওয়া না যাবে গেলেও কোনো সমস্যা নাই না গেলেও সমস্যা নাই কারণ মূল বিধান কিন্তু জুলমের উপরে নির্ভর করে না মূল বিধান নির্ভর করে মূল ইল্লতের উপরে কারণের উপরে সেই কারণটা হলো জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরেজ কথা বুঝছে না বুঝুন সার কথা কি দাঁড়াইলেও ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন এখান থেকে জুলুমকে তারা ইল্লত বানাইছে জুলুম কি সুদ হারাম হওয়ার ইল্লত নাকি হেকমত সুদ হারাম হওয়ার ইল্লত কি পাওনার মূলধন থেকে বৃদ্ধি করা এবং বৃদ্ধি করার সত্যটা কন্ডিশনের মধ্যে আনা বুঝলেন নি সেটা হলো কি ইল্লত বস ওইটা পাওয়া গেলে হারাম হবে এবার জুলুম কতটুকু আছে কতটুকু নাই আমার যুক্তিতে কি ধরে জুলুম হয় কি না হয় জুলুম ওখানে ওই ব্যাংক ওই সুদের মধ্যে হয় এই সুদে জুলুম হয় না এই বিচার করিয়া তোমার মস্তিষ্ক ব্রেন দিয়া আল্লাহ পাক এই বিধানকে নাজেল করেন নাই আল্লাহ বলছেন আমি চাইলে সুদের ফলসভা বিজ্ঞান সব বয়ান কোরআনে করতে পারতাম এবং বন্দাকে বুঝাইতাম এই এই কারণে এই এই কারণে এই যুক্তিতে সব খণ্ডন করে আল্লাহ বুঝাতে পারতেন আল্লাহ পাকে সুয়াল করছে কালু ইন্নামাল বায়ু মিশ্র রিবা ওগো আল্লাহ আপনি কেন সুদকে হারাম করতেছেন সুদার সুদের ইনকাম আর ব্যবসার ইনকাম তো সমান আপনি একটাকে জায়াজ করলেন আর এটা না জায়াজ কেন করলেন আমার আল্লাহ এই প্রশ্নের উত্তরে বিস্তারিত ব্যবসার কারণ হালাল হওয়ার কারণ সুদের হারাম হওয়ার কারণ সহ বিস্তারিত বয়ান দিতে পারতেন কি পারতেন না আল্লাহবাক বিস্তারিত বয়ান না দিয়া কয় আমি পারলে একবারে মানতে হ্যাকমত বিজ্ঞান দিয়া সব বুঝাইতে পারি কিন্তু আমি বুঝানোর দরকার নাই কারণ আমি মানুষের আকলের উপরে আমার বিধানকে ন্যস্ত করি নাই আমি আহাকামুল হাকিমিন আমি আল্লাহ ভালো বুঝি তোমরা বুঝে না তোমাদের আকল ব্রেইনে তোমাকে দুকা দিবে জুলুমকে ইনসাফ মনে হবে ইনসাফকে জুলুম মনে হবে তোমাদের আকল গান্দা আকল পচা আমি আল্লাহ সিদ্ধান্ত হইল আহাল্লাহুল বাইয়া ও হার্রামার রিবা বেচা কিনা হালাল সুদ হইল হারাম তুমি আকল দিয়া চিন্তা করো জুলুম নাই বলে মূল কথা বুঝছো না বুঝো নেই সর্বশেষ কথা এই প্রশ্নের উত্তরে বলতে চাই কোন আহামকে বলছে জলম নাই তুমি যেটা বলছো উদাহরণ দিছ ব্যাংকিং লোনের উপরে সুদ নিলে জলম নাই তোমার আকল পচা আকলে সলিমের দ্বারায় চিন্তা করলে কমার্শিয়াল লোনের ভিতরে জুলুম ব্যক্তিগত লোনের মধ্যে জুলুম আল্লাহর কসম ব্যক্তিগত লোন থেকে সবচেয়ে বেশি জুলুম হইল কমার্শিয়াল লোনের মধ্যে ব্যক্তি জুলুমের দ্বারা একজন মজলুম হয় কমার্শিয়াল লোনের চক্করে পুরা বিশ্বকে গ্রাস করিয়া আজ কোটি কোটি মানুষ আজকে নিষ্পিসিত হয়েছে কমার্শিয়াল সুদের কারণে বৃহত্তর আকার এটা হারাম এটার ব্যাখ্যা যদি চাও সামান্য একটা উদাহরণ দিতে পারি তারা জোর গলায় বলে ব্যাংকের টাকা ওই মনে রাখিও দশ কোটি টাকা একজন লোন নিছে এগারো নম্বর ফ্যাক্টরি এই লোন নিয়ে আসে বিরাট বড় ডাবল ডাবল লাভবান হয়ে গেছে বললাম যে পঁচিশ কোটি টাকা লাভ হয়ে গেছে তাহলে কিছু সংখ্যক অর্থ তুমি কাকে দাও ব্যাংকে দাও ব্যাংকে নিজেও পাবে আর যারা কি অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট খুলে খুলিগুলো টাকা রাখছে তারাও বাকিটা পাবে তারা বলে এখানে কোনো জলম নেই দেখো দেখো আমার দিকে তাকাও কেমন জলম আল্লাহ আকবর ব্যবসায়ী বাই টাকা এক কোটি দশ কোটি টাকা কিন্তু জনগণের টাকা ব্যাংকের টাকা ব্যাংকের মাধ্যমে আসছে সে যখন পঁচিশ কুড়ি টাকা লাভবান হয়েছে তার পুঁজি কত এক কোটি দশ কার আমার তাইলে লাভকে আরো পনেরো কোটি লাভ হয়েছে না পনেরো কোটি যে লাভ হইল পনেরো কোটি লাভকে এগারো ভাগ করিয়া এক ভাগ তার পাওনা আর দশ ভাগ ব্যাংকের আর টাকাওয়ালার পাওনা এটা হলো ইনসাফ এটার নাম আদল কথা বুঝে নেগা তুমি দিছো একশো টাকা আমি দিছি কত এক টাকা কত হচ্ছে মোট এগারোশো টাকা চলো এগারোশো টাকা দিয়ে আমরা ব্যবসা করি ব্যবসা করার পরে কি হয় যা লাভ হবে এই লাভটা মূল দন হিসেবে বন্টন হবে তো লভ্যাংশ তোমার যেই হার কত এক ওয়ান এগারোর ওয়ান আর দশকার আমার তা লভ্যাংশর কি পাবো আমি দশ পাবো তুমি কি এক পাইবা এটা না হওয়া উচিত ছিল এটা এক হিসাব এটা হলো তার এক কোটি যোগ হয়েছে ব্যাংকের দশ কোটি যোগ হয়েছে এই হিসাবে এই হিসাব বুঝো নাই আরেকটা হইল ঠিক আছে আপনার টাকা তো আপনি ব্যবসা করেন নাই ব্যাংক তো ব্যবসা করেন না ব্যবসা তো আমি করছি তাহলে আমি আরো বেশি পাবো ঠিক আছে আপনার পুঁজি যেহেতু এক কোটি এক কোটি লাভ আপনি নেবেন দশ কোটি লাভ ভিন্ন করে রাখেন এই দশ কোটি লাভকে এখন আপনি যেহেতু আপনি শ্রম দিছেন অর্থ আমি ব্যাংক বা আমরা জনগণ দিছি তাহলে অর্থ আমাদের শ্রম আপনার শ্রম আর অর্থে মিলাইলে লাভকে ফিফটি ফিফটি করিয়া ফিফটি আপনি পাবেন আর ফিফটি আমি পাবো ঠিক না বেটিক বলো তো দশ কোটির পনেরো কোটি পনেরো কোটির ভিতরে মনে করো দেড় কোটি চলে গেল তার মূলধন হিসাবে আর সাড়ে বারো কোটি সাড়ে বারো নাকি তেরো সাড়ে তেরো কোটি সাড়ে তেরো কোটির ভিতরে এখন এইটা বাঘ হইয়া ফিফটি ফিফটি হবে সে হইল মুজারেব পরিশ্রম করছে অর্থ হইল রাসুল মাল ব্যাংক এবং জনগণের তাহলে এরা হইল রাব্বুল মাল অর্থ দিছে এখন ফিফটি ফিফটি হইলে বারো দরনাথ সাড়ে তেরো নাদরি হিসাবের জন্য বারো নাকি লাভ হয় তাহলে ছয় কোটি ব্যাংক পাবে এক কোটি কে পাবে আর ছয় কোটি বাকি ছয় কোটি কে সে পাবে তো তার টাকা হইল সাড়ে সাত কোটি আর বাকি ছয় কোটি টাকা কার ব্যাংকের ব্যাংক যদি এক কোটি নিয়ে পাঁচ কোটি জনগণকে দিত তাহলে এটা হয়তো ইনসাফ এখন হচ্ছে কি শতকরা ছয় টাকা ব্যাংকে দিব ব্যাংক দুই টাকা রাখিয়া চার টাকা জনগণকে দিব কিরে তুমি অর্থ হইল আমার দশ কোটি আমার মাত্র এক কোটি তোমার তুমি সব শতে কত নিয়ে গেল চুরানব্বই চুরানব্বই টাকা সে নিল আর ব্যাংকের ছয় টাকা দিল কথা বলে না তাইলে লাভটা কি ব্যাংক বা টাকাওয়ালারা ছয় টাকা পাও না চল্লিশ টাকা পাও না কমপক্ষে বুঝো না কথা চল্লিশ টাকা নাকি ব্যাংকে দিয়ে দিত কারণ যাদের টাকা দিয়ে সে ব্যবসা করছে ওই ব্যবসার লাভের অর্ধেক সে তো আর তো এখানে দেওয়ার কথা আচ্ছা ফিফটি রিটার্ন না হইলে সিক্সটি আর ফোরটি হইতো যে সে মেহনত বেশি করতেছে রিস্ক বেশি তাকে সিক্সটি পার্সেন্ট দিয়ে দেন ফোরটি পার্সেন্ট কাকে দেন টাকাওয়ালাকে দেন তখন তো চল্লিশ টাকা আসতো এখানে আইলে কত ছয় টাকা এখন তাইলে ব্যাংকের টাকাগুলা সব গরিবের টাকা কারণ বড় লোকরা ব্যাংকে টাকা রাখে না হে ব্যাংক থেকে নেয় খায় ব্যাংকে টাকা নে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা ওই মাসে মাসে বাচত করে করিয়া একদিন এক লাখ টাকা দেখার জন্য বেচারারা ঠিক না বেটিক তলে গরিবদের অর্থ দিয়া বড় লোক পাঁচটা ফ্যাক্টরি তার আগে আছে এটা ছয় নম্বর আরে দশটা আছে এটা এগারো নম্বর সে এমনি বড় লোক আরো এই গরিব জনগণের টাকা নিয়ে সে লাভবান হইয়া লাভের একশো বাঘের মধ্যে আমাদের পাওয়ার কথা গরিবের পাওয়ার কথা চল্লিশ থেকে পঞ্চাশ বাঘ সে নিল সে পাবে আটচল্লিশ বাঘ বা ষাট বাঘ এই জায়গাতে সে নিল কত আটানব্বই চুরানব্বই টাকা নিল মাত্র ছয়টা টাকা ব্যাংকে দিল ছয় টাকা জনগণকে দিল তাহলে এই জনগণের উপর জুলম করছে কিনা ব্যক্তিগত সুদ নিলে সুদ দাতা সুদ গ্রহিতা জুলুম করে কার উপরে সুদদাতার উপরে ঠিক না আরেক বাসায় ঋণদাতা জুলুম করে কার উপরে ঋণ গ্রহীতার উপরে আর কমার্শিয়াল ব্যাংকের এই পদ্ধতিতে যে নাকি লোন নিয়ে লাভবান হইল সেই ক্ষেত্রে জুলুম করে লোন গ্রহিতায় আর মজলুম হয় কে লোনদাতা উল্টো হইলে কথা বুঝো নেই জুলুম হয়েছে কিনা আপনি আমার টাকা দিয়ে ব্যবসা মানে সোজা হিসাব ধরো আমার সব টাকা একশো টাকা দিয়ে তুমি ব্যবসা করছো দুইশো টাকা হয়েছে আমার কত দিবা কি বলে ইনসাফ কত দেওয়ার কথা পঞ্চাশ আমার পঞ্চাশ তোমার মূলধনও দিয়ে দিবা ঠিক আছে তো কথা সেই জায়গাতে দিল কত ছয় টাকা চুরানব্বই টাকা কে নিল সে নিল তাহলে আমার আরও চুরানব্বই টাকা নিয়ে গেল হে পাইতো কত আমার থেকে পঞ্চাশ টাকার তো কত বেশি নিল চৌত্রিশ না ছচল্লিশ চুয়াল্লিশ টাকা বেশি নিয়ে নিল এই গরিবের চুয়াল্লিশ টাকা সে আত্মসাত করিয়া গরিবদের উপরে মারাত্মকভাবে সে জুলুম করলো কিনা জলম বুঝি নাই জোলম নাই আচ্ছা শোনেন এবার তারা যুক্তি দেখ যদি নাকি সে টাকা দশ কোটি নিয়ে মারি খাইছে ব্যবসার ভিতরে তখন এটা একটা কথা আছে এখন তো এতক্ষণ মেশাল দিছে যে কি সে লাভবান হয়েছে বড় তাই না আচ্ছা যদি সে কি হয় লাভবান না হইয়া লোকসান দেয় এই বেটা তার আগের থেকে দশটা মিল কি ফ্যাক্টরি আছে না নাই একটা ফ্যাক্টরির লাভ হয় নাই একটু লস হয়েছে তার গায়ে লাগবো নি গায়ে লাগবো নি গায়ে লাগবে না বখালাফ এতগুলা মানুষ মাসে মাসে ঘাম জরা রক্তের বিনিময় শ্রমের বিনিময় যে টাকা সঞ্চয় করছিল সবগুলা যে তাকে দিয়ে দিলা এখন সে মার খাইলে তখন ব্যাংকের বলবো আমার ব্যবসা মার খাইছি অতএব আমি লোন দিতে পারবো না আমি দেউলিয়া হয়ে গেছি ব্ল্যাক লিস্টে আমার নাম উঠাই দেব বুঝো নাই কেন কয় জানো যাতে এক পয়সা দেওয়া না লাগে এটা আইন আছে এত বড় ব্যবসায়ী এমন মার খাইছে তার উপরে তুমি জুলুম করবে কেন জুলুম করি না কি তারা মাফ করে দাও তার থেকে কোনো টাকা যাওয়া যাবে না মার্গেজ যদি থাকে মার্গেজ বিক্রি করা যাবে এখন মার্গেজও এমন অবস্থা আছে দুই নম্বরই করিয়া মার্গেজ দিছে যেটা বিক্রি হয় না যে কোনো কারণে যাই হোক সে দিতে না পারলে তার উপরে কোনো পড়তাল নেই এখন জনগণ যাবে ব্যাংকের কাছে জনাব আমাদের লাভ কই লাভ যদি দিতে না পারেন কমাস কম টাকা যেগুলা রাখছিলাম ব্যাংকে অ্যাকাউন্টে এটা জমা দিয়ে দেন কচ্ছে ব্যাংকও দেউলি হয়ে গেছে ব্যাংকের মারছে বড় লোকে বড় লোককে মারছে ব্যবসায় এখন সমস্ত মারামারি সমস্ত বিপদাবাদ পড়লো কার উপরে গরিব জনগণের উপরে पीते हैं लहू देते हैं तालीम मुसावत बेकारियो और यानियो मैं खारियो इफलास क्या कम है मदनियत क्या कम है ফেরঙ্গি মদনিয়ত কে ফুতুহাত তাদের আওয়াজ সুন্দর যুক্তি সুন্দর যে আমার টাকা নিয়ে এসে লাভবান হবে আমাকে কিছু দিয়া দিলে বেইনসাফি কোথায় জুলুম কোথায় হ্যাঁ জনাব এটাই বড় জলম গরিবরা পাবে এটা তো আপনি ব্যাংক না ব্যাংক তো মালিক না আসলে গরিবরা পাবে সেখানে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা সে মাত্র ছয় টাকা দিয়া দুই টাকা আপনি নিয়ে রাখলেন আর চারটা গরিবকে দিয়া আর সব টাকা যে মারি দিল এটাকে জুলুম হয় নাই জুলুম কোন দিকে তাকাইয়া দেখেন জুলুম কথা বোঝা না যদি সে মারি খায় তখন ব্যাংকের কাছে দেউলিয়া ব্যাংকও নতুন নতুন হয়েছে মনে করো বড় বড় পার্টি নাই একটা বড় পার্টি কয়েকটা বড় পার্টি পাইছিল দুই একজনে মার দিছে ব্যাংক বলবে যে আমরা দিতে পারবো না এটা দেউলি হয়ে গেছে তালিকাভুক্ত হয়ে গেছে তা এখন তারা যে বলে তাহলে আমরা কি করবো আমাদের টাকা রাখলাম করে ইসবিরু ফাইন আল্লাহ মা সাবেরিন সবর করো সবর করো আল্লাহ সাবেরিনের সঙ্গে কিছু করার নাই টাকা মারে গেছে তাইলে ওই বড় লোকে মার খাইও তার লোক লোকসান হয় নাই তার ব্যবসা আছে আছে না নাই এই গরিবে যে সারা বছর সারা মাস ঘাম জরা টাকা সঞ্চয় করছিল একসঙ্গে সব ডুবে গেল কিনা তাইলে সর্বাবস্থা জলঙ্কার উপরে প্রথম উদাহরণটা মনে আসেনি তাহা কত দিয়েছিল লাভ গরিবকে ষাট টাকা দুই টাকা ব্যাংকে নিছে ষাট টাকা কিনেছে গরিবে নিছে এখন যেই গরিব হ্যাঁ একশো টাকা রাখছিল ব্যাংকে সে তো কয় আমি এইবার ব্যবসা করে ব্যাংকে টাকা রাখিয়া সুদী ব্যাংকের মধ্যে কত পাইছি একশো চার টাকা চার টাকা বেশি পাই গেছি হে মনে মনে খুশি না পাইছে তো চার টাকা পাইছে না আমি বললাম না ছয় পার্সেন্ট দিবে না তো দুই পার্সেন্ট ব্যাংকে নিলে গরিবে কত পাইছে যারা টাকা নিচ্ছে টাকাওয়ালা কত পাইছে চার টাকা পাইছে না একশো টাকাওয়ালায় আমি চার টাকা পাইয়া খুব খুশি আনন্দ আসলে হে চার টাকা পাই নাই এটা বুঝো কেমনে পাই নাই ওই যে বড় লোক যে ফ্যাক্টরি করলো ফ্যাক্টরি করিয়া যে কাপড় বানাইলো বা জুতা বানাইলো চিনির ফ্যাক্টরি করলো চিনি উৎপাদন করলো এটা করলো সেটা করলো এগুলো বাজারে দাঁত হবে না এই বাজারে আসবে না রে বাজারে আসবে এখন বাজারে চিনির বা কাপড়ের রেট বসানোর সময় লুঙ্গির যে রেটটা বসায় সে রেটটা কিন্তু উৎপাদন খরচকে যোগ করিয়া রেট বসায় কথা বুঝো নেই এই লুঙ্গিটা সুতা টুতা সব মিলিয়ে এত টাকা পড়ছে একশো টাকা এরপরে আমি কর্মচারীকে দিছি এত টাকা ওই যে বললাম লেবার লেবারকে কি দিতে হবে পারিশ্রমিক এত টাকা ফ্যাক্টরি বাড়া মেশিন এত টাকা সুদের টাকা আনিয়া লাগাইছি এখানে ব্যাংক থেকে সুদের কত এত টাকা ওই ছয় টাকা ছয় টাকা এখানে বসাইয়া এইবার লুঙ্গিটার দাম কত হয়েছে দেড়শো টাকা হয়েছে তাহলে মূল লুঙ্গির দাম একশো টাকা আরো পঞ্চাশ টাকা যোগ হইল রেডের ভিতরে কিসের উৎপাদন খরচের খেয়াল করছো কিনা এই উৎপাদন খরচের ভিতরে ব্যাংকে সুদ্দি বুঝে ছয় টাকা সেটাও যোগ করছে কিনা এখন এই লঙ্গি বাজারজাত হয়েছে আপনি একশো টাকা একশো ছয় টাকা পাইয়া চার টাকা পাইয়া আনন্দ মিছিল বের করছিলেন আপনি যখন লুঙ্গি কিনতে যাবেন ওই কোম্পানির তখন কত দিয়ে আসতে হবে ছয় টাকা দিয়ে আসতে হবে ওই ব্যাংকে যেটা দুই টাকা নিছে আপনি চার টাকা পাইছেন ওইটা সব কষ্ট হয়ে গেছে গা অতিরিক্ত লাভ তাইলে এক হাতে দিল আর এক হাতে নিয়ে গেল বোঝো নাই খুশি আর যদি তারা সিন্ডিকেট করতে পারে সিন্ডিকেট করতে পারে এর অর্থ হইল মনে করো তোমার এই টাকাগুলা নিয়ে ব্যাংকের মাধ্যমে দশ কোটি টাকা দিয়ে একটা বিরাট চিনির ফ্যাক্টরি করছে অনেক চিনি উৎপাদন করছে করার পরে কষ্ট তো সব বসায় বাজার করতে করছে একসময় বুদ্ধি আসলো যে আরে আমার ফ্যাক্টরি ছাড়া আর কোনো ফ্যাক্টরিতে চিনি হইতেছে না বা আর দু তিনজনের ফ্যাক্টরিতে হইতেছে আমরা তিনজন মিলিয়ে সিন্ডিকেট করি সিন্ডিকেট করে বলবো যে এটার কষ্ট সুদ টুদ সব টাকা সব মিলাইয়া উৎপাদন খরচ সব মিলাইয়া মূল টাকা হয় প্রতি কেজি পঞ্চাশ টাকা আমরা সত্তর টাকার নিচে বিক্রি করব না তিনও গ্রুপ এক হয়ে গেলাম সিন্ডিকেট করে ফেললাম বাজারে যান কোনো দোকানে আপনাকে সত্তর টাকা নিচে চিনির কেজি নেই বা এটা তো পঞ্চাশ টাকা পাওয়ার কথা কই কই আমাদের কিনা বেশি বেশি বসাইছে কে ও তিন গ্রুপে তিনজনে অল বাংলাদেশের চিনি সাপ্লাই দিচ্ছে তিনজনের বিশেষ বিশেষ ব্যাখ্যাদি আছে এর তিনজনে যুক্তি করে কি করছে যে আমরা প্রতি কেজির উপরে বিশ টাকা আমরা অতিরিক্ত নিব এটার মধ্যে যখন তিন পার্টি ঐক্যমত হয়ে যাবে তখন বাজারজাত আসিয়া পঞ্চাশ টাকা চিনি কত হবে সত্তর টাকা হবে এখন আপনি যে আপনার টাকা দিয়ে পকেট থেকে টাকা ব্যাংকে গেছিল ব্যাংকের থেকে ওই লোকের কাছে গেছিল চিনি উৎপাদন করছে যে এখন তার থেকে এক কেজি চিনি কিনিয়া আরও অতিরিক্ত বিশ টাকা দিচ্ছেন কিনা দিচ্ছেন কি না তাইলে আগে ওই উৎপাদন খরচটা মূল রেডের মধ্যে অন্তর্ভুক্ত করিয়া চার টাকা ছয় টাকা দিয়া এটাও নিয়ে গেল এখন যেই মাল আপনি পাবেন পঞ্চাশ টাকা দিয়া কিনতে হয়েছে সত্তরটা বিশ টাকা বেশি দিয়া আরো বিশ টাকা পকেট থেকে আরো দিলেন তাকে জুলুম না এটার নাম চক্র জুলুম জুলুম হরে জুলুম এইভাবে জুলুম হয় আর এই বেইমানেরা কয় কি হয় না কমার্শিয়াল জুলুম নাই তাই এটা না যায়জ নয় আমরা বলি এইভাবে জুলুম আছে তাই আল্লাহবাক বলছেন ওয়াইন তবুতুম ফালা কুমরু সোয়ামু আলিকুম তুজলাম আহাকমুল হাকিমের কথা বুঝা তোদের গান্দা এই আকল দিয়া সম্ভব একটা ঘটনা বলে সবক শেষ করতে চাই যদি বলি ভাই ইল্লটটা কিরে জলম তোমাদের কথা মানলাম সুদ হারাম কেন জলম রহিত করার জন্য হেরা হেরা কইছিল না তাই কমার্শিয়াল সুদের মধ্যে কি নাই জলম নাই তাই এটা জায়েজ ওটা না যায় গরিবের এটা এই তো কথা কিছুক্ষণের জন্য মানলাম জুলুমের কারণে সুদ হারাম জোলমের সংজ্ঞা দিতে হবে জোলম কারে করে কিরে ভাই আওয়ামী লীগ সরকার যদি কোনো কাজ করে সরকারি বিএনপি কে এটা জোলম করছে আর বিএনপি কাজ করলে একই কাজ আওয়ামী লীগ কে এটা জোলম করছে এরশাদ সাহেব করলে দোনো পার্টি মিলিয়ে আওয়ামী লীগ বিএনপি সকল দোনো পার্টিকে এটা জোলম করছে তাহলে জুলুম কারে কয় জুলুম তো দেখা যায় যে যে রঙিন চশমা পড়ছে সে চশমা দিয়ে জুলুম দেখে ইনসাফ জুলুম তো তার গড়ের ব্যাপার ফগাটের ব্যাপার বুঝে না আমার মনে হয় আমি জুলুম করে দিলাম কিন্তু আরেক দলে কো এইটাই ইনসাফ আমি কই জুলুম হে কই এটা ইনসাফ এমন ঘটনা করতেছে না তাহলে জুলুমের সুনির্দিষ্ট কোনো কি নাই সংজ্ঞা নাই জুলমের সুনির্দিষ্ট স্কেল নাই এটি স্পষ্ট না অস্পষ্ট এই কারণে তো তোমরা ভুল করলা আমরা জুলম দেখা দিলাম হেরা বলছিল জোলম নাই আসলে বুজার ভুল বুঝতে পারে নাই ঠিক না বেটিক বলো ইতিহাসের পাতায় এক ম্যাগাজিনের ভিতরে একটা ঘটনা লিখছে ওস্তাদে মোহতরাম আল্লাহ কি উসমানি সাহেব এটা এই মাছটার মধ্যে আনিয়া বড় চমৎকার ভাবে ফিটিং করছেন এটা ইহুদিদের এক বড় পাদ্রি বড় পাদ্রি না বড় ব্যবসায়ী নাম হলো সাইলুক কি নাম রে সাইলুক এই শাহলুক বিত্তশালী মানুষ তার কাছে ইহুদিদের একেবারে একটা গরিব ফকির মিসকিন আসিয়া জনাব লাল সাপ আমার একটু টাকা দেন লোন দেন কে জন্যে কয়ে আমি চাউল নেই রুটি নাই পরিবার খাওয়াতে পারতেছি না অভাবে আছি দিব তবে সুদ দিতে হবে সে বলে আমি গরিব মানুষ আপনি যদি সুদ ছাড়া আমাকে টাকা দান না দেন আমার কিছু করার নেই আমার তো যান বাঁচাইতে হবে আমার বাচ্চাগুলোকে দেন তো কিছু টাকা দিল তার উপরে সুদ বসাইয়া দিয়ে দিল তিন মাস পরে দেওয়ার কথা এই এক গরিব সে প্যাটি চালাইতে পারে না এখন এইগুলা নিয়ে আবার খাওয়া দাওয়া করি অতিরিক্ত দৈনন্দিন খরচের এগুলো দিবে থেকে তিন মাস পরে ডাকাইছে এই আমার টাকা দেবো টাকা দেওয়া আজকে টাকা দেওয়ার কথা কই আমার কাজ রোজগার নাই রোজি রোজগার নাই আমি তো কোনো এক পয়সাও উন্নতি করতে পারি নাই আরও আমি দুরবস্থার মধ্যে আসি আমি তো দিতে পারবো না তখন যদি দিতে না পারো সুদের মাত্রা বাড়াই দিলাম দেশে সুদের মাত্রা বাড়াই তিন মাস পরে আরও ডাবল করে দিবা সুদ এখন হে বেচারা তো বাঁচতে হবে ঠিক আছে আমার কিছু করার আমি গরিব মানুষ এইভাবে করতে করতে করতে করতে এত চক্রবৃদ্ধি বাড়ছে সুদ ওই গরিবের ছিল ছোট্ট একটা ঘর গড়ের বিটা গড় আর গড়ের বিটা সব মিলিয়া যা থাকা হবে সাইলুক সাপ খেয়াল করিও যে নাকি লোন দিছে সে দেখলো যে আমার সুদের টাকা যা আসছে এই গরিবের উপরে এখন তো গড় আর বিটা আমি যদি কিনিয়া লই তাইলো এই লোন পরিশোধ হবে না এখন তো আরো বাড়ি গেছে বুঝো নাই কথা গড় গড় বিটা বিক্রি করিয়া দেওয়ার মতো হয়েছে এখন লোন সুদ যদি আর একটু সুদ বাড়াই দেয় তো গড় বিটা বিক্রি করে গড় বিক্রি করেও এই অতিরিক্ত টাকা পাবে না আহের ইনকাম তো নাই তখন সাইলুক সাহ গরিবের বাড়িতে গেছে সব সার্ভে করিয়া বলছে দেখো অবস্থা ভয়াবহ তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো আমার সুদের টাকা দিচ্ছ না আসলও দিচ্ছ না সামনে আর এক টাকা বৃদ্ধি করলেও তোমার গড় বিটা সব বিক্রি করিয়ে ওই টাকা হবে না অতএব আমার টাকা আগামীকাল দিয়ে দিবা যদি না দাও তাইলে আমি এক কাজ করব জঘন্য একটা সিদ্ধান্ত নিলাম কি জঘন্য সিদ্ধান্ত আমি তোমার শরীর থেকে এক পাউন্ড গোস্ত কাটারিয়ে নেব যদি টাকা দিতে না পারো এখন তারা বলে আমরা গরিব মানুষ আপনার লাশ সাপ যা ইচ্ছা তা করতে পারেন ঠিক আছে আমার টাকা আমি দিব করতে এখন দিতে আগামীকাল দিতে বলতেছেন আগামীকাল দিতে না পারলে কি করবেন গোস্ত কাটে নেবেন কিছু করার নেই চলে আসছে অর্ডার দিয়া পরের দিন যাই কয় টাকা দাও কয় আমার আগের অবস্থা আমার কাছে এক পয়সাও নেই তখন কয় কালকে কন্ট্রাক্ট হয়েছিল কি কাটা হবে গোস্ত কাটা হবে এক পন গোস্ত নেওয়া হবে তখন তার স্ত্রী বলল হে লাভ সাপ আপনি আমাদের শরীরের গোস্ত কাটিয়া এগুলা কি কোনো আপনার লাভ হবে খাবেন গোস্তগুলা তা তো হবে না তো খামাকা এরকম জোলম কেন করতেন কষ্ট আমাদেরকে কেন দিতেন আমাদেরকে মাফ করে দেন বা আমাকে সময় দেন তো সেই রাগের মধ্যে আর কিছু না বলে ঠিক আছে আমি এখন কিছু বলবো না কিন্তু কথাটা সত্য তো তোমার কথা ছিল যে তোমার এক পান গোস্ত নিয়ে নেবে কথা হ্যাঁ কথা তো ছিল আমি ওয়াদা করছি আপনি কাটবেন সোজা সাইলুক সাহ চলে গেছে বাদশার দরবারে কাজীর কোজাত প্রধান বিচারপতির দরবারে দিছে মামলা ডাকছে স্বামী স্ত্রী দুজনকে এই এই লোকের টাকা দিস না কেন টাকা না দিতে পারতেছি না আমি গরিব মানুষ এই অবস্থা আমার সব কিছু উকিলের শুনছে শুনি লাস্টে কয় সর্বশেষ তোমরা কি কন্টাকে আসছিলা কয় যে উনি বলছেন যদি দিতে না পারি আমাদের গোস্ত কেটে নিয়ে যাবে এক পাউন্ড করে প্রতিদিনে তো সেটা বলে আমরা রাজি হয়েছি কী করবো আমরা তখন বাদশাহ সাহেব কোথায় তাইলে যেহেতু তোমরা রাজি হয়েছে উভয় পক্ষ যদি টাকা দিতে না পারো সুদের টাকা দিতে না পারো তাহলে প্রতিদিন এক পাউন্ড এক পাউন্ড গোস্ত কেটে নেওয়া হবে এটার মধ্যে যখন কন্ট্যাক্ট করছো তাইলে আমি বিচারক হিসেবে বলতে পারি তোমাদের প্রতিদিন এক পাউন্ড গোস্ত কেটে নেওয়া এটা আমার ইনসাফ জোলম না ইনসাফ জোলম না ইনসাফ আমার ইনসাফ তাই ইনসাফের বাইরে আমি ফয়সলা করতে পারি না আমি বিচারপতি অতএব কালকের থেকে তোমার এক পণ এক পণ গোস্ত নেওয়া হবে এটা ইনসাফ এখন ওই মহিলা বড় চালাক ছিল সেই মহিলা কাজীর দরবারে উঠি একটা বয়ান দিল মাননীয় কাজী সাহ আপনি হলেন বিচারপতি মহা বড় দায়িত্বের মধ্যে আছেন আল্লাহ বিচারক আপনি একজন বিচারপতি আল্লাহর প্রতিনিধি জিল্লুল্লাহিবিল আর্দ আমি জিজ্ঞাসা করি আপনি যে ইনসাফ ইনসাফ কইয়া গোস্ত কাটার রায় দিচ্ছেন আপনি একদিন সে আমাদের গড আল্লাহ কাছে যাইতে হবে কিনা আল্লাহর থেকে আপনি ইনসাফ চান না রহম চান আল্লাহ যদি ইনসাফ করে সবাই ধরা আপনি সহ আল্লাহর রহম দয়া ছাড়া মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নেই তাহলে আপনার কি মত আপনি আল্লাহ থেকে ইনসাফ চান না রহম চান কোথায় আমি তো আল্লাহ থেকে রহম চাই যদি আপনি রহম চান আমরা বলতেছি যদি আমিও মানি এটাই ইনসাফ ডেলি এক টন গোস্ত শরীরে কেটে কেটে নিয়ে যাবেন টাকার বিনিময় এটা ইনসাফ মানি তবে আমি আপনার আপনার থেকে ইনসাফ আজকে আদালতে চাই না রহম চাই আপনি দয়া করুন আপনিও আল্লাহ কাছে দয়া পাবেন এরপর রায় লিখতেছে বিচারপতি যদিও ইনসাফ ছিল প্রতি ডেলি এক পন গোস্ত কেটে নেওয়ার কিন্তু রহমের বিচারে আমি তাকে ক্ষমা করে দিলাম তার টাকা পরিশোধ আমি করে দিলাম এই রায় দিল এই ঘটনায় কি প্রমাণ হইল ইনসাফের সংজ্ঞাতে প্রত্যেকে নিজের চোখ দিয়া রঙিন চশমায় দেখে বাস্তব ইনসাফ কোনটা জুলম কোনটা এটা মানুষ সিদ্ধান্ত নিতে পারে না প্রত্যেকে আপনার স্বার্থ অনুযায়ী ইনসাফ মনে করে স্বার্থ অনুযায়ী জুলম মনে করে এটা বাস্তব কিনা বলো ইতিহাসের পাতা কি বলে এরকম মানুষের গোস্তকারী নাম এটা ইনসাফ বুঝি না এটা মারাত্মক জলম ফাইন কানাজিরাতুন ইলামাই সারা কোরআন ঘোষণা করে তোমার ঋণ গ্রহীতাতে নাকি মুসিবতের মধ্যে পড়ে অর্থহীন হয় ইনকাম তার থাকে না তাকে অবশ্যই মহলত দিতে হবে সময় দিতে হবে যখন পারে তখন দিবে এটা আল্লাহর বিধান আর এটাকে গোস্ত কালে আলো বুঝো নাই কথা তাহলে জুলুম ইনসাফ সুনির্দিষ্ট এমন কোনো বস্তু না যেটা একটা স্কেল দিয়ে মাপা যায় প্রত্যেকের স্বার্থ অনুযায়ী জুলুম আর ইনসাফ একজনের কাছে যেটা জুলুম সেটা আরেকজনের কাছে ইনসাফ আরেকজনের কাছে যেটা ইনসাফ এটা এই জনের কাছে জুলুম তাই এটার উপরে আল্লাপাক নির্ভর না করিয়া আসল ইল্লত কারা দিয়েছেন লোন নিছ লোনের দিছ লোনের উপরে এক টাকা বৃদ্ধি করলে সেটাই সুদ সেটাই হারাম এটাই ইল্লত জুলুমের উপরে সুদ হারাম হওয়া নির্ভর করবে না কথা বুঝতে পারছো আজকে কয়েকটা মহাজারার মাধ্যমে আমরা যে সিদ্ধান্তে উপনতি হলাম সেটা হলো কোন যুক্তি তর্কের দ্বারায় কোরআন হাদিসের কোষ্টি পাথরে চিন্তা করলে কোন প্রকারের সুদকে হালাল বলার কোনো সুযোগ যত যুক্তি তারা দলিল প্রমাণ দিয়েছিল সমস্ত যুক্তির জবাব আমরা দিয়ে আসি তাই স্পষ্ট করে বলতে চাই লোন লয়া লোনের উপরে অতিরিক্ত টাকা নেওয়া রাবেতাতুল আলমিল ইসলামী বিশ্বের মুসলিম দেশের প্রায় তিন শত বিজ্ঞ ওলামা রামের ইস্তেমার ভিতরে সিদ্ধান্ত হচ্ছে আজ থেকে বহু বছর আগে যে কমার্শিয়াল সুদ বর্তমান আধুনিক সুদ বিজনেসের সুদ যত প্রকারের সুদ আছে এই সমস্ত সুদ সব হারাম এটার মধ্যে বিশ্বের মুসলমান ওলামা একরাম ফোকাহাদের এজমা মোনাকাত হয়ে গেছে বুঝছেনি কথা তাইলে আজ আমাদের এই সুদের অভিশাপ থেকে জাতিকে উত্তোলন করতে হবে নিজ সুদের কারবার থেকে বের হইতে হবে সুদি ব্যাংকের সঙ্গে মোয়ামলা করা যাবে না করব কার সাথে ইসলামী ব্যাংকের সাথে করব। ইসলামী ব্যাংক আসলে ইসলামী কিনা তারা ইসলাম মোতাবেক ব্যাংক চালায় কিনা সঠিক ইসলামী ব্যাংক কেমনে চলে বর্তমান ইসলামী ব্যাংকগুলো কেমনে পরিচালিত হয় এবং সুদী ব্যাংক থেকে আমরা কিভাবে বের হয়ে আসব এই বিষয়টা আমাদের জানা দরকার আছে কি নেই এটা ক্লিয়ার হয়ে গেল সুদ হারাম আহাল্লাহুল বাইয়া রিবা হব সুদের কারবার করব দুটা একসঙ্গে মিশ্রিত হতে পারে না সুদের কারবার করলে ইমান থাকে না ইমান থাকলে মোমেন হইয়া সুদের কারবার করা যায় না করব কি ফাইন তুবতুম ফালাকুম রুসু আমালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন সব মাসলা আমাদের সামনে আসতেছে সুতরাং সামনের একটু আলোকপাত আমাদের করতে হবে এই নিয়া এতক্ষণে সব প্রশ্নের দ্বিধা দ্বন্দ্বের উত্তর হইয়া আমরা আসলাম কমার্শিয়াল সুদ ব্যক্তিগত সুদ এবং চক্রবৃদ্ধির সুদ কম বৃদ্ধির সুদ সর্বপ্রকারের সুদ হারাম ঠিক আছে তাহলে বর্তমানে ব্যবসায়ীরা ব্যবসা করব কেমনি এলসি করবে কোথায় কারা গ্যারান্টি নিবে আপনার মাল এক্সপোর্ট হবে ইনপোর্ট হবে বাইরের থেকে জাপান থেকে কিভাবে আপনি ব্যবসা করবেন টাকা রাখবেন কোথায় অনেক বিষয় আসবে তাই আগামী কথাগুলো শুধু সংক্ষেপে ব্যাংকিং ব্যবস্থা এবং সুদী ব্যাংকের কার্যক্রম সংক্ষেপে আর ইসলামী ব্যাংকের কার্যক্রম একটু বিস্তারিত বলে এই আলোচনাটা শেষ হবে তাহলে আগামী মহাদারাটা আগামীকালে রয়ে গেল কিসের উপরে ব্যাংকিং বিষয়ের উপরে আলোচনার জন্য এই পর্যন্ত যা বললাম আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার জাতিকে বুঝানোর আল্লাহ আমাকে তফিক দান করুক ওয়ামা আলাইনা ইল্লাল বালাক ওয়া আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম